عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين مِلَّةٍ وستفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين রংপুর জেলার কাউনিয়া হলদিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আয়োজিত অর্ধ পাঁচ ডিসেম্বর দুই রোজ সোমবার অনুষ্ঠিত এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায় কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী আমার সামনে উপস্থিত মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي লাকাল হামদু লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই একটি মাত্র দৃশ্য আর তা হচ্ছে গোটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ সমস্ত কাফের মোশ্রেক জাতিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আল কুফরুমিল্লাতুন ওয়াহিদা মুসলিম জাতির বিরোধিতায় দুনিয়ার সমস্ত কাফের যদিও তাদের মধ্যে ধর্মের মিল নেই কর্মের মিল নেই কিন্তু মুসলিম জাতির বিরোধিতার ক্ষেত্রে সমস্ত কাফের এক জাত এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যখন মুসলিম এলাকা সুদানের কোন একটা স্বাধীনতা আন্দোলন শুরু হল খ্রিস্টানরা সেখানে স্বাধীনতার জন্য ডাক দিল জাতিসংঘ ন্যাটো সব গিয়ে তাদের সমর্থন দিল এবং মুসলিমদের একটা এলাকা তারা স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেললো আমরা যখন দেখি ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের দিকে মুসলিমদের একটা বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া সেখানের পূর্ব তিমুরে মুসলমানদের দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারি এনজিওগুলো কাজ করতে করতে এক পর্যায়ে সেখানে তারা খ্রিস্টান রাজ্যের ঘোষণা দিল মুসলিম নামধারী তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনান গিয়ে তাদের সেই স্বাধীনতার পতাকা উড্ডীন করল অপরদিকে ফিলিস্তিনি মুসলিমরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য আন্দোলন করছে সেখানে তাদের বাড়ি ঘরগুলোকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ওরা যখন এহুদিদের ট্যাঙ্কের দিকে পাথর ছুঁড়ে মারে তখন এহুদি সৈন্যরা মুসলমান সেই শিশুদের বুকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে দেয় ইরাকের মুসলমানদেরকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে আফগানিস্তানের জমিনকে তামা করে দিয়েছে আফগানিস্তানের মুসলিম যুবকদেরকে গ্রেফতার করে আবু গরিব কারাগারে গোয়ান্তানা মেবেনা কারাগারে উলঙ্গ করে তাদেরকে একের পর এক রেখে তারপরে চরম ভাবে নির্যাতন করে তাদের দিয়ে পিরামিড তৈরি করেছে আপনারা জানেন পত্রিকা এসেছে যখন তারা পানি পানি বলে চিৎকার মেরেছে তখন ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা মুসলমানদের মুখে পেশাব করে দিয়েছে কাশ্মীরি মুসলমানদের একই চিত্র যুগ যুগ ধরে তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে দুনিয়ার কোন শক্তি তাদের সমর্থন দিচ্ছে না হিন্দুরা মুসলিম যুবতীদের গর্ভধাত্রী মহিলাদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মারে নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায় আর ওরা আনন্দ উল্লাস করে আরাকানের মুসলিমদের দৃশ্য আমাদের সামনে এখনো হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে তারা উদ্বাস্ত শিবিরে বসবাস করছে অপরদিকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে সেই ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো সুদানের দক্ষিণ সুদানের মতো আলাদা খ্রিস্টান রাজ্য বানাবার জন্য যেই খ্রিস্টান পূর্ব তিমুরে কাজ করেছে যেই খ্রিস্টান দক্ষিণ সুদানে কাজ করেছে সেই একই খ্রিস্টান নেতা বাংলাদেশে সফর করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে একদিকে মুসলিম জাতির উপরে এহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত অপরদিকে মুসলিম জাতির অবস্থা কি কোথাও খাজা বাবা কোথাও গাজা বাবা কোথাও ল্যাংটা বাবা মুসলিম জাতিকে দলে উপদলে ভাগ করে এমন এক অবস্থার সৃষ্টি করেছে আজকে মুসলিম জাতির ঐক্যের জন্য আল্লাহর রাসুল সাল্লাম ঘোষণা করেছেন বুখারি শরীফের বাবু আল ইমাম উজ্জুন্না অধ্যায় খুলে দেখুন লেখা আছে আল ইমাম উজ্জুন্না ইমাম হবে তোমাদের ঢাল সেই ইমামের আড়ালে থেকে নেতৃত্বে ঢালের আড়ালে থেকে যেরকম মানুষ যুদ্ধ করে ঠিক মুসলিম জাতি একজন ইমাম থাকবে যেই ইমামের অধীনে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে আর সেই ইমামকে তারা বায়াত দিবে ইমাম থাকবে একজন এজন্য আল্লাহ রসুল সাল্লাম কঠোর ভাবে বলেছেন মুসলিম শরীফের সহি হাদিস মেসকাতেও রয়েছে বাবুল ইমারাতিবল কদার ভিতরে বাংলা ও মেসকাত আছে দেখে নেবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইদাবু মিন হুমা যখন মুসলিম জাতির মধ্যে দুইজন খলিফা গজাবে একজন খলিফা থাকতে আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করবে তোমরা দ্বিতীয় খলিফার গর্দানটা উড়িয়ে দাও আজকে খলিফা কয়জন মুসলিম জাতির সেই খিলাফত ব্যবস্থাকে ছিনতাই করে এহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই খিলাফত বায়াতকে পীর মুড়িদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করেছে তাদের টুপি ভাগ করেছে পাগড়ি ভাগ করেছে জামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে এক রাখাল তিন মালিকের ছাগল বলতো ছাগল কেবল দেখতে তো কাছাকাছি একজনার চার একজনার বাড়ি চলে যায় রাখাল মার খায় রাখাল চিন্তা করলো এইরকম চলতে দেওয়া যায় না এক মালিকের ছাগলের সবগুলো ছাগলের কান ফুটো করলো এটা তুরাবালির ছাগল আর এক মালিকের ছাগল সবগুলোর নাক ফুটো করলো এটা গুড়াবালির ছাগল আর এক মালিকের ছাগল সবগুলো আর গায়ে কালার লাগালো এগুলো বল্টুমিয়ার ছাগল এখন আর ছাগলে প্যাস লাগে না ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি যাতে ঐক্যবদ্ধ ভাবে দুনিয়ার এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে শক্তিশালী হতে না পারে এক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য আজকে মুসলিম জাতিকে বিভিন্ন তরিকা বিভিন্ন রাস্তা বিভিন্ন পথে ভাগ করে দিয়ে ওদের টুপি পর্যন্ত বিভক্ত করে দিয়েছে এখন এটা অমুক পীরের মুরিদ এটা অমুক পীরের মুরিদ এটা পিওর মুসলিম এটা ঠান্ডা মুসলিম এটা নরম মুসলিম এটা গরম মুসলিম ভাগ করে ফেলেছে আমেরিকার এহুদিদের একটা সংগঠন রয়েছে Rand R A N D Rand Rand ইনস্টিটিউটে ষোলো হাজার কর্মচারী আছে সম্পূর্ণ অবৈতনিক স্বেচ্ছাচরণ দিয়ে তারা কাজ করছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতিকে ধ্বংস করা যায় তাদের কিছু পরামর্শ আমার ইন্টারনেটে বক্তব্য যারা শুনেছেন আপনারা জানেন র্যান্ডের উপরে লেকচার আছে আমার ইন্টারনেট যারা চালান তারা দেখবেন র্যান্ডের প্রোগ্রামগুলো সব কম্পিউটার আছে ইন্টারনেটে আছে তাদের কিছু পরামর্শ আছে তোমরা মুসলিম জাতির মধ্যে সুফিবাদকে প্রচার করো কেন তারা সুফিবাদকে ভালোবাসে সেজন্য না আসল রহস্য ওখানে না আসল রহস্য হল পাঠা যদি ঠান্ডা করতে হয় তাহলে কি করতে হয় তোলাইয়া দিতে হয় তোলান বোঝেন তো বিচি ফেলে দিতে হয় ঠিক এরকম ভাবে মুসলিম জাতির জেহাদি চেতনাকে ধ্বংস করার জন্য ওরা সুফিবাদকে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে শুধু এ পর্যন্তই না আজকে আমরা দেখি মুসলিম জাতির ইমান আকিদার অবস্থা হচ্ছে কেউ মাজারে যায় এটা ঠান্ডা মাজার ওটা গরম মাজার কোন মাজারে গিয়ে কুমিরের ময়লা চাটে কোন মাজারে কচ্চবের কোন মাজারে গজার মাসের ময়লা চাটে আর একদিকে ওরা পরিকল্পনা গ্রহণ করেছে কোন জায়গায় যদি দেখো একজন মোল্লা কোরআনের বিধানের কথা বলে যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার আর এক পাশে মোল্লা বরডলিকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে বয়ান দিবে এ পর্যন্ত তারা বহু মোল্লা বরডলি তৈরি করেছে আপনারা সেদিন দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান ডিজি বলেছে কোরআনের থেকে জাহাজকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে আমার মুসলিম ভাইয়েরা আলী রাজি আল্লাহ তালানহু সেজন্য বলেছেন যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকার লোকেরা কয় প্রকার লোকেরা ওয়াহাল আফসাদ ইল্লাল মুলুকু যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা কয় প্রকারের মানুষ যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা এক প্রকার হচ্ছে মুলুকুন এক জাত হল শাসক গোষ্ঠী একদল কারা আর এক দল কারা এই শাসক গোষ্ঠীর পাঁচ আটাক গোলাম ধর্মীয় লেবাস পোশাক পরিহিত একদল আলেম একদল ওলামায় সুধর্ম যাজক মেসকাতুল মাসাবিহ বাংলাদেশের আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয় কেতাবুল এলেমের শেষ দিকে দুইটা হাদিস দেখবেন একটা হাদিস আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল থেকে পানা চাও এই জুব্বুল রসুল আল্লাহ সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জব্বুল হজুন কি জিনিস আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন জব্বুল হজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত জব্বুল হজুন কি এমন মারাত্মক গর্ত যেই জাহান্নাম এত ভয়াবহ এত মারাত্মক যার থেকে অন্যান্য নাম গুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার পানা চায় ওই জাহান্নামের ভয়তে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে চারশো বার পানা চায় জাহান্নামের সেই গর্তটার নাম কি আল্লাহর নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সেই জব্বুল হজুর নামক জাহান নামে কে প্রবেশ করবে আবু জাহাল আবু লাহাব ফেরাউন নমরুদ হামান কে প্রবেশ করবে না ইবলিশ শয়তান প্রবেশ করবে قيل ومن يدخلها يا رسول ওই জাহান নামে কে প্রবেশ করবে অনুগ্রহ করে বলবেন কি قال العلماء القراء المراؤون بأعمالهم وفي رواية العلماء الذين يزورون الأمراء আল্লাহর হাবিব ফরমান ওই জাহান নামটা ইবলিসের জন্য সংরক্ষিত নয় দাজ্জালের জন্য নয় হামানের জন্য নয় নমরুদের জন্য নয় ফেরাউনের জন্য নয় ওই দাদ ওই নামটা হচ্ছে ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের গোলামি করে শাসকদের সন্তুষ্টি করার জন্য আল্লাহর দিনকে পরিবর্তন করে আল্লাহর দিনের মধ্যে সংশয় ঢুকিয়ে দেয় সন্দেহ ঢুকিয়ে দেয় ইমানের মূল শিকড় নষ্ট করে দেয় সেই সমস্ত আলেমরা দাজ্জালের চেয়েও খারাপ ওদের জন্য সেই জুব্বুল হুজুর নামক নাম অবধারিত জোরে বলে না আমার ভাইয়েরা এই লোকগুলো এত ক্ষতি করে ইসলামের যেটা ইবলিসের পক্ষেও সম্ভব না বুশের পক্ষেও সম্ভব হয় নাই কিভাবে ভালো করে বুঝুন বুশ বোমা মারল কিছু মুসলিম মারা গেল কিন্তু ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব হয়েছে কিন্তু এই লোকগুলো কি করে এই লোকগুলোর দ্বারা সেটা সম্ভব এই লোকগুলো যা থেকে শিক্ষা দিল মুসলিম যা থেকে জানিয়ে দিল ইসলাম মানি শান্তি এই কারণে যেখানে যাই সেখানে এখন মুসলিমদেরকে জিজ্ঞেস করি ভাই ইসলাম মানি কি সবাই চিৎকার মেরে বলে শান্তি জিজ্ঞেস করে এখানে সে একই উত্তর আসত অথচ সালাম অর্থ শান্তি সালাম মানে কি আমি এখানে বসেই বলেছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক সালাম অর্থ কি ইসলাম মানে কি এখন যুবকেরা শিখতে শুরু করেছে যে ইসলাম মানে শান্তি না ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে ঠিক ইসলাম কায়েম হলে দুনিয়ায় কোনো সন্ত্রাসী থাকবে না কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় মাদ্রাসায় ভর্তি হলে দুই ক্লাস পড়লেও জানার কথা মিজান মুন সাহেব মুন সাহেবে আছে আল ইসলাম ও মুসলমান সুদান অদরদান নেহাদান বতাত ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে এক আল্লাহর হুকুমের কাছে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা এক আল্লাহর গোলামি করা এক আল্লাহর আনুগত্য করার স্বীকৃতি দেওয়ার নাম কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিমিন এই ইসলাম যারা গ্রহণ করে তাদের নাম কি মুসলিম এই মুসলিমদের থেকে সেই ইসলাম ধ্বংস করার জন্য কাজ করেছে একদল আলেমেরা এখনো যখন পৃথিবীর বুকে মুসলিম জাতিকে গুলি করে হত্যা করা হচ্ছে যে চিত্র আমি একটু আগে তুলে ধরলাম এখনো বলে এদের বিরুদ্ধে জিহাদ করার মতো সময় আসে নাই জিহাদ করতে গেলে আমাদের ইমান দরকার আগে ইমানের মেহনাত করতে হবে আমি জিজ্ঞেস করি নামাজ পড়তে কি ইমানের দরকার হয় না বেঈমানের জন্য কি নামাজ ফরজ রোজা রাখার জন্য ইমানের দরকার আছে কিনা হজ করার জন্য ইমানের শর্ত কিনা সেইখানে তোমার কেন এই প্রশ্ন আসে না যে ইমান মজবুত করা লাগবে ইমানের মেহনত করা লাগবে কেবল গন্ডগোলটা জেহাদের কথা আসলে ইমান লাগবে মজবুত করা যতটুকু ইমান দিয়ে তোমার নামাজ চলে যতটুকু ইমান দিয়ে হজ করা ফরজ হয় যতটুকু ইমান থাকলে রোজা রাখা ফরজ হয় জাকাত দেওয়া ফরজ হয় অতটুকু ইমান থাকলে মুসলমান জেহাদ করা ফরজ হয়ে যায় আল্লাহর দিনকে ভাগ করে ফেলেছে একদিকে মসজিদে ইমাম সাহ যদি কেরাতে সামান্য ভুল করে লোকমা দেয় লোকমা দেয় না ইমাম সাহ যদি আয়াত উল্টা পাল্টা পরে যে ঠিক মতো কেরাত না জানে সেও লোকমা দেয় ঠিক কিনা ওই মসজিদের ইমাম সাহ যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে উল্টা পাল্টা করে তাহলে লোকমা দেওয়া হয় রাষ্ট্রের ইমাম সাহ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের ইমাম যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে উল্টে পাল্টা করে লোকমা দেওয়া জরুরি কিনা কিন্তু মুসলমানদের থেকে সেটা ভুলানো হয়েছে আজকে মুসলিম জাতি কোরআনকে নিয়ে গেছে কোথায় খতম পড়ার জন্য আর তাবিজ লেখার জন্য মাদ্রাসাগুলোতে পড়ানো হয় মেশকাতে হাদিস আছে মুস্তাদে আহমদের হাদিস মানে আল্লাহ যেই ব্যক্তি তাবিজ ঝুলা এসে আল্লাহর সঙ্গে শিরিক করল হিন্দুর আগে লাগাইতো পৈটা মুসলমানরা লাগায় মালা আর তাবিজ কোন পার্থক্য আছে তাবিজ সম্পর্কে আল্লাহ রসুল চূড়ান্ত ঘোষণা দিয়েছেন আমাদের হুজুররা যখন পড়ায় তখন করে কি একটা রঙিন গ্লাস লাগাইয়ে দেয় দেখো এই তাবিজ ওই তাবিজ না এটা হলো জাহিলি যুগে কাফেররা কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত সেইটা সিরিক আর কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ লেখলে এটা শিরিক হয় না ছাত্র মাথা জুড়ে আর বলে ঠিকই তো তাহলে বুঝতে পারলাম এখন ছাত্র তাবিজ দেখে হুজুর তাবিজ দেখে তাহলে এটা না যায় না আমার ভাইয়েরা তাবিজ যারা লেখে আপনি গিয়ে দেখবেন বিসমিল্লা লেখলো সাতশো ছিয়াশি এরপরে সুরায় বাকারার নকশা সুরায় ফাতেহার নকশা ইয়াসিনের নকশা পাঁচ হাজার তিনশো তিন দশ হাজার তিনশো এক নয় হাজার পাঁচ এইরকম লেখলো আচ্ছা আজকে যদি আমি ফজরের নামাজ পড়াবার সময় নামাজ দাঁড়িয়ে বলি সাতশো ছিয়াশি পাঁচ হাজার তিনশো এক দশ হাজার নয় আল্লাহ একবার নামাজ হবে কেন আমি তো কোরআন পড়েছি নকশাও লিখেছি বোঝা গেল নামাজের সময় যদি সুরাইয়াসিনের নকশা পড়লে সুরাইয়াসিন পড়া না হয় নামাজের মধ্যে যদি আর রহমানের নকশা পড়লে আর রহমান পড়া হয় না নামাজের মধ্যে যদি সুরা ওয়াকিয়ার নকশা পড়লে সুরা ওয়াকিয়া পড়া না হয় জেনে রাখবে মুসলিম জাতি তাবিজের মধ্যেও যা লেখা হয়েছে ওটা সুরা ইয়াসিন সুরার রহমান নয় কোরআনকে বিকৃত করার জন্য শয়তানের নেওয়া তোমার নকশা তৈরি করা হয়েছে এরপরে তাবিজের বই তাবিজ চলে না হামানের নাম না লাগলে ফেরাউনের নাম না লাগলে শয়তানের নাম না লাগলে ইবলিসের নাম না লাগলে চলে না এদেশের বড় বড় শীর্ষ পর্যায়ের পীর যারা হকানি পীর বলে দাবি করে তাদের বইয়ের মধ্যেও সেই ইবলিস হামান ফেরাউন নমরুদের নাম আছে তাহলে সাহায্য চাওয়া হচ্ছে কি ইবলিসের কাছে শুধু এ পর্যন্তই আমি একটা চিত্র তুলে ধরছি একদিকে অমুসলিমদের চক্রান্ত আর একদিকে আমাদের মুসলিমদের ভিতরে চক্রান্ত আমার কাছে অনেক বই আছে সামনে ছোট ছোট বই যদিও যেগুলো অনেক বড় বড় দরবারের বই লক্ষ লক্ষ মুরিদ আছে যে দরবারগুলোর এদেশের মুসলমানরা যাদেরকে সার্টিফিকেট দিয়েছে হকটানি পীর বলে তারা লিখে দিয়েছে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা ছাড়া উপায় নাই পীরের কাছে মরিদ হওয়া ফরজ খালি এ পর্যন্তই না লিখে দিয়েছে মানলাই সালাহু শাইখুন ফাশাইকুহু শেতান যেই ব্যক্তির কোন পীর নাই তার পীর হচ্ছে শয়তান এটা লিখে দিয়েছে এখানে এরপরে লিখে দিয়েছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ তালা মাফ করতে চান না কি করতে চান না মাফ করতে চান না পীর তখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন ওই অনুনয় বিনয় করার ফলে আল্লাহ মাফ করে দেয় লেখলো এখানে পরিষ্কার লেখা স্টাইজে যারা তাদের দেখাচ্ছি বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাপ মাপ তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেয় আসুন কোরআনে আল্লাহ তারা কি বলছেন আল্লাহ তারা বলছেন কোরআনুল করিমে হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা আশরাফু নিজের উপরে জুলুম করেছে অশ্রাফ করেছে অত্যাচার করেছে যারা গুণা করতে করতে সীমানা লঙ্ঘন করেছে আপনি তাদেরকে জানিয়ে দিন লাকনা তুমির রহমাতিল্লাহ ও বান্দা তুমি আল্লাহর রহমাত থেকে নৈরাশ হইও না আল্লাহ বললেন নৈরাশ হইও না সুরায় জুমার তেপান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আশরাফু আলাহিম যারা নিজের উপরে ইসরাফ করেছে অতিরঞ্জিত করেছে অত্যাচার করেছে জুলুম করেছে সীমানা ত্যাগ করে চলে গেছে এখন সে আল্লাহর দরবারে মাপ পাবে না এরকম একটা ভয় তার ভিতরে কাজ করছে নৈরাশ হয়ে যাচ্ছে আল্লাহ তারা বলছেন লাকনা তুমির রহমাতিল্লা বান্দা তুমি আল্লাহর রহমাত থেকে নৈরাশ হয়েও না তুমি আল্লাহর দরবারে যদি ডাক দিতে পারো নিশ্চয় আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন জলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুর আলামিন বললেন লা লাকনা তু নৈরা না বান্দা আল্লাহ গুনা করলে মাফ করে দিবেন তবা করবি পীর বলল আল্লাহ মাফ করতে চান না পীরেরটা মানবো না আল্লাহটা মানবো আল্লাহ কি সুন্দর করে আপনাদেরকে বলছেন শুনুন আল্লাহ একবার আল্লাহর কোরআন পড়বেন সুরায় বাকারা একশত ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা সাহালাকা হে নবী যদি আমার বান্দার আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি বান্দার ডাক শুনি না নাকি পীরের মাধ্যম ছাড়া ডাকলে চলবে না যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে আমি বান্দার ডাক শুনি কিনা ফাইনি করিবে আল্লাহ বলছেন আমি তো বান্দার কাছেই আছি উজিবু দাওয়াতাদানি উজিবু আগে আমি বান্দার ডাকে সারা দেই বান্দার ডাক কবুল করে নেই ইদা দানি যখন সে ডাক দেয় যখন সে ডাক দেয় কথাটা পরে আসলো কবুল করি কথাটা কি রহস্য কি তার মানে হচ্ছে তোমার ডাক দিতে দেরি হবে আল্লাহ তালার শুনতে আর কোনো দেরি হবে না বলছো হার এত স্পষ্ট কথা আল্লাহ যখনই বান্দা আমাকে ডাক দামি সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দেই সুতরাং বান্দা যেন আমাকেই ডাক দেয় আমার কাছে সব চায় আমাকে বাদ দিয়ে যেন আর কোন দরগা দুর্গার দিকে না যায় খবরদার ভাইজান আপনি আবার প্রশ্ন করবেন যে আল্লাহ তুমি অনেক দূরে থাকো কেমনে শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সূরা কফ ১৬ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে ওয়ারিদ একটা মোবাইল কোম্পানি নাম ছিল না আরব ছিল এরা মালিকরা প্রথমে আরব ছিল ওরা বুঝতে পেরেছে ওয়ারিদের অর্থটা ঠিকমতো এই কোরআন থেকেই নেওয়া ওয়ারিদ মানে হচ্ছে গর্দানের সাহারা যেখান থেকে আওয়াজ বের হয় ওই কোম্পানি বুঝাতে চায় আমাদের কোম্পানির নেটওয়ার্ক এত শক্তিশালী তোমার মুখ থেকে শব্দরা বের হওয়া মাত্র তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কানে চলে যাবে ও ভাইজান কথাটা আল্লাহ বলেছেন ও বান্দা আমি তো তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি তুমি যখন ডাব দিয়ে তখন আমি তোমার ডাকে সারা দিব শুনতে পাবো কোনো ভয় করো না এবারে আপনার মনে মনে প্রশ্ন আল্লাহ আমি তো অনেক গুণা করেছি আমি তো বহুত গুণা করেছি পাপ করে ফেলেছি এখন আমার বড় ভয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সুরায় হেজরের উনপঞ্চাশ নম্বর আয়তে বলছেন আনাল গফুর রহিম নব্বে আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও জানিয়ে দাও আন্নি আনাল গফুর রহিম আমি কোন রাগান্বিত আমি কোন বিরাগ ভাজন আমি কোন অসন্তুষ্ট রব না তোমাদের রব যিনি আন্নি আনাল গফুর রহিম আমি বড় দয়ালু এবং ক্ষমাশীল তুমি যত অন্যায় করো আমার কাছে তবা করো আমাকে তুমি সব সময় লাওয়াজাদুল্লাহ গফুর আর রহিমা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন এরকম অভয় দিলেন পীর বলল পীর স্যার আল্লাহকে পাওয়াই যাবে না দুইটা বই দুই রকম একটা আমার লেখা বই আর একটা পীরের লেখা বই এবারে আরো কিছু দেখাই দুই পীর যদি কারো হয় দুই পীরে দুই ডানা ধরে বেহেস্তে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই এবারে দেখুন এটা একটা বইগুলো বড় বড় পিসাবদের লেখা নাম বললে এখনই গন্ডগোল লেগে যাবে কারণ যে পীরের বই তার মুড়ি দেখেন আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মুড়ি দেখানো আছে সারা বাংলাদেশে আছে ভাইরা আমার একটু পরে বলি লেখছে এখানে যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন কেমতের দিন নাজাদ দেন এরপর উর্দু দো পীর দো ডানা পাকার কে তুমি বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি উর্দুতে লেখছে এরপরে বাংলায় অর্থ লেখছে ছাপ্পান্ন পৃষ্ঠা শুরুতে দুই পি তোমার দুই ডানা ধরে বেসতে নিয়ে যাবেন কোনো ক্ষতি নাই দুই পীরে দুই ডানা ধরে বেসতে নিয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহর নবী সারা জীবন যেই লোকটা নবীর সঙ্গে ছিল সাহায্য করেছে মৃত্যুর সময় আল্লাহর নবী গিয়ে তার মাথার কাছে গিয়ে বললেন চাচা বু তালেব সারা জীবন তুমি আমার সাহায্য করেছ সারা জীবন আমার পক্ষে কাজ করেছ তিন তিন বছর পর্যন্ত মক্কার কুফাররা তোমাকে অবরুদ্ধ করে রেখেছে তোমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু তোমার এই সবগুলো বিফল যদি তুমি লাইলাহার স্বীকৃতি না দাও আবু তালেব শেষ পর্যন্ত পরিষ্কার করে দিল সে ইসলাম গ্রহণ করবে না মরে গেল আল্লাহর নবী মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির হয়ে গেল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করবেন হেদায়ত দেওয়ার মালিককে আর এখানে কি দেখলেন এরপরে তো আরো অনেক পীরের কাহিনী আছে এই আবার আর দরবারের পীর এটা আবার ওই দরবারের না আর দরবারের এটা নাম বলা যায় সহজে এর মরিদে বোঝা এখানে নাই এটা সুরেশ্বর সুরেশ্বরের পীর বইয়ের লেখকের নাম শামসুল ওলামা হজরত আল্লামা হজরত মৌলানা ওয়া মুর্শিদিনা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ জা শাহ সুরেশ্বরী এত বড় লম্বা নাম যাই হোক মাজারের ছবি দেওয়া আছে এই বইতে লিখেছে বান্দা যদি এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় তখন আর কোন এবাদত লাগে না বরং যদি এবাদত করার ইচ্ছা করে তাহলে সে কাফের হয়ে যায় লিখেছে দলিল কোরআন সেবের আয়াত দিয়ে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সুরাই হেজের এর নিরানব্বই নম্বর আয়াত এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসবে তাহলে একিন আসলে আর এবাদত লাগবে না আর ওদের ভাষা একিন হলো ওদের তাওহিদ এই তাওহিদ মানে আমি যে তাওহিদ নিয়ে লেকচার দিব ইনশাল্লাহ ওইটা না এই তাওহিদ হলো মানে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া পীরদের সুবিদের একটা পরিভাষা আছে তাওহিদ মানে পানি যেরকম চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় বান্দা এবাদত করতে করতে একেবারে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় ফানা ফিল্লার তখন আর এবাদত লাগে না এই দলিল পেশ করলো আমরা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করব যে কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছিল এ আয়াতের অর্থ কি এটা ঠিক আছে আল্লাহর হাবিব ফরমান তাফসির ইবনে কাসির সুরাই হেজরের নিরানব্বই নম্বর আয়াতের তাফসির খুলে দেখুন লেখা আছে আল্লাহর নবী তাফসির করেছেন ও রাব্বাকা কাহাত্তা ইয়াতিয়া ইয়াকিন আয়াল মাউত তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত একিন না আসে আর একিন মানে মৃত্যু তার মানে হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর এবাদত করতে হবে জনে বলুন সুবাহান আল্লাহ এটা আল্লাহর নবীর ব্যাখ্যা আর পীরের ব্যাখ্যা হলো তৌহিদ মাকাম আল্লাহর সঙ্গে মিশে যাওয়া এরপরে লিখেছে যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের হয়ে গেছে নূর পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ এইভাবে লিখেছে এরপরে শুধু এ পর্যন্ত না তাফসির আমরা আল্লাহ রসুলের জীবনীও দেখতে পারি আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত বোখারি কিতাব সালাত খুলে দেখুন এশার সালাতের আজান হয়ে গেছে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই আল্লাহর নবী উজু করলেন আবার বেহুশ হয়ে পড়লেন উজু করলেন বেহুশ হয়ে পড়লেন জিজ্ঞেস করলেন কি নামাজ হয়ে গেছে সাহবাইকেরাম বললেন হে আল্লাহর রসুল আপনার জন্য জামাত অপেক্ষমান রয়েছে আল্লাহর নবী এবারে বললেন মরু বিন্নাস আবু বকরকে বলো সেজন্য এমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর অনুমতি প্রাপ্তির পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এমামতি শুরু করে দিলেন এবারে আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন বুখার হাদিসে বলা হয়েছে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জোরে বলুন সুবাহার আল্লাহ যেই নবী সম্পর্কে আল্লাহ করে বলে দিয়েছেন লিয়াগফির মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় নিজে হাঁটতে পারছেন না তা সত্ত্বেও সাহাবিদের কাঁধে ভর দিয়ে মসজিদের জামাতের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন এরপরে যদি কোনো পীর বলে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে পরে এবাদত লাগে না সেই ব্যক্তি পীর না শৈতান এগুলো অলি ঠিক তবে আল্লাহর অলি না অলি দুই রকম কয় রকম আউলিয়াউর রহমান আউলিয়াউ শৈতন অলি কয় রকম এক প্রকার হচ্ছে আল্লাহর অলি আর এক প্রকার হচ্ছে কিসের অলি অলি ঠিকই তবে শয়তানের অলি আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে সাহবাই কেরাম সকলেই নামাজ জামাতের সঙ্গে পড়লেন ও আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনরা ভালো করে শুনো যারা পীরের কাছে গিয়ে সব ভুলে যাও আল্লাহর নবীর মৃত্যু রোগে মৃত্যুর গণে খানিক আগে সর্বশেষ যেই কথা মুখের থেকে বের হয়েছিল আল্লাহর নবী সোমবার ফজরের নামাজের সময় পর্দা ফাঁক করলেন দেখেন লোকেরা বা জামাত নামাজ আদায় করছে নবীর চক্ষু দিয়ে জর্জর করে পানি পড়তে আরম্ভ করল উম্মুল আল্লাহ আপনার চোখে পানি কেন বললো আয়সা দেখো এটা কোনো দুঃখের পানি নয় আমার আনন্দের পানি যেই সালাদ কায়েমের জন্য আমি সারা জীবন চেষ্টা করেছি যেই সালাতের জন্য আমি গুরুত্ব দিয়েছি আল্লাহ কোরআনে কয়েকবার বলেছে অনেকবার বলেছেন আমার উম্মাদ সেই সালাত আদায় করছে জামাতের সঙ্গে এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসেছে এরপরে আল্লাহ নবী সাল্লাম বলেন আসলাত আসলাত খবরদার খবরদার তোমরা সালাতের গুরুত্ব দিবে সালাতের গুরুত্ব দিবে আল্লাহ রসুল আরো বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান যেই ব্যক্তি একক নামাজ ইচ্ছা করে তরফ করেছে সে কুফরি করেছে সে কাফের হয়ে গেছে তর্জমা দুই রকম করলাম বলে আমাদের দুই রকম মত আছে এই জন্য বাইরে আমার এবাদত লাগে না এরপরে খালি এবাদত না এখন তো আরো সর্বনাশ আল্লাহ কোন পথে এই বইয়ের মধ্যে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই এটা লেখছে আল্লাহ কোন পথে এই বইয়ের তৃতীয় সংস্করণ ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পৃষ্ঠা নম্বর একশো এবং চোদ্দ আর একটা বই আছে মাঝভান্ডারের জীবনী ও কারামতি এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই দুই পৃষ্ঠা একশো একান্ন থেকে একশো বাউান্ন এখানেও বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মের থেকে সাধনা করে মুক্তি পেতে পারে তাদের এটার নাম হচ্ছে তৌহিদ আদিয়ান সকল ধর্মের ঐক্য প্রচেষ্টা এই কাজের জন্য যারা নেমেছে আপনারা কোরআনকে জিজ্ঞেস করুন যে ইসলাম গ্রহণ করা আদরকার আছে কিনা কোরআন বলবে ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি এরপরে আল্লাহ তারা বলছেন গায়রাল দীনান ফালাই মিনহু মিনাল যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করে মুক্তির জন্য অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন জীবন বিধান অন্য কোন ধর্ম অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করে মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইসলামের দিন ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দিন তালাশ করবে মুক্তির জন্য মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে ব্যক্তি আখেরাতে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে জাহান নামে যাবে আল্লাহ তারা বললেন ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্মে মুক্তি পাওয়া যাবে না আর কতগুলো পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই এগুলো পীর না শয়তান এইগুলো র্যান্ডের তৈরি করা পীর কাদের তৈরি করা র্যান্ড মুসলিম এদের নাম কি আপনার এটা মুখস্থ রাখবেন এইরকম লোক দেখলেই তাদের পরিচয় দিবেন র্যান্ড মুসলিম কি মুসলিম আমেরিকার সেই সংস্থা র্যান্ড এরা তৈরি করেছে কোরআনকে জিজ্ঞেস করো মনে মনে প্রশ্ন কাফেররা অনেক ভালো কাজ করে ন্যাকামল করে রাস্তাঘাট করে হাসপাতাল করে দেয় পুল করে দেয় সাঁকো করে দেয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে বলেছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا পিস ঢালা রাস্তায় দুপুরের সময় তাকালে দূরে কি দেখা যায় পানি থই থই করে কি করে তৃষ্ণার তো লোক দৌড় দিয়ে গিয়ে দেখে পানি আছে ওখানে মরুভূমিতে বালুর উপরে দূরের থেকে তাকাইলে কি দেখা যায় পানির ঢেউ দেখা যায় আসলে কি পানি বাংলায় কি বলে এটাকে মরিচিকা উর্দুতে বলে নোমায়েশে আব আরবিতে বলে সারব আরবিতে কি বলে এবারে কোরআন করুন আল্লাহ বলছেন নিশ্চয় যারা কাফের আমালুম কাসারাবিম বেকিয়াতিন তারা যত আমল করুক না কেন যত ভালো কাজ করুক না কেন সবগুলো মরিচিকা কে বলেছেন কাসারাবিম বেকিয়াতিন মরুভূমিতে মরু ময়দানে দূরের থেকে যে পানি থই থই করে দেখা যায় সেই মরিচিকা যেটাকে তৃষ্ণার্ত লোকেরা পানি বলে মনে করে দৌড় দিয়ে ওখানে যায় ওখানে গিয়ে কিছুই পায় না ঠিক তেমনি ভাবে কাফেররা যত বড় ন্যাক আমল করুক না কেন যত ভালো আমল করুক না কেন আল্লাহ তারা সেগুলোকে মরিচিকা বলেছেন অম মুসলমান জাতি আল্লাহ বললেন কাফের অবস্থায় ন্যাক কাজ করলে চলবে না পীর বলল ইসলাম গ্রহণ করার দরকার নাই পীরেরটা মানবো না আল্লাহটা মানবো এই পীর বাংলাদেশে যেমন তেমন না ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্রে পীরের আস্থান আছে যেই পীরে এখন কাহিনী বললাম এইভাবে শুধু এ পর্যন্তই না মাজার টাজার তো একটু পরে আলোচনা আসতেছে আমি একটা ভূমিকা দিচ্ছিলাম একদিকে মুসলিম জাতির উপর অমুসলিমদের এই চক্রান্ত আর একদিকে ভিতর থেকে এই চক্রান্ত মারাত্মক কোনটা কারণ বাইরেরটা বোমা মারলে মুসলমান কিছু মারা যায় আর ইমান তাজা হয় ঠিক কিনা ইরাকের জমিনে একটা আল কায়দা খুঁজে পাওয়া যেত না এরপরে যখন আমেরিকা বোমা হামলা করলো এখন ঘরে ঘরে আল কায়দা তৈরি হয়ে গেছে ঠিক কিনা কাজে বোমা মারে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে যে মুসলমান ঘুমিয়ে গিয়েছিল যে যুবকেরা তাদের পরিচয় ভুলে গিয়েছিল Salahuddin Ayubi Muhammad bin Qasim Tariq bin Ziyad Khalid bin ওলিদের মতো ইতিহাসগুলো যারা ভুলে গিয়েছিল আমেরিকা বোমা হামলা করার পরে আফগানিস্তানে ফিলিস্তিনে ইরাকে আবার সেই যুবকেরা তাজা হয়ে গেছে ঠিক কিনা বোমার দ্বারা ক্ষতি বেশি হয় না ক্ষতি হয়েছে কাদের দ্বারা এই জন্য আমি একটা কৌতুক বলে থাকি এক বাড়ি একজন মেহমান গেছে রাতে মেহমানকে ভালো খাবার দাবার দিয়েছে ঠিকই শুইতে দিল একটা পুরাতন খাটে পুরাতন খাটে কি থাকে সার পোকা আবার উপরে যায় নাই মশারি মেহমানকে রাতের বেলায় যেমন কামড়াইল উপর থেকে মশায় তেমন নিচের থেকে খাইল কিসে রাত্রে মোটে ঘুমই হয় নাই বেচারার মেজাজ এমনি খারাপ সকালবেলা মেজবান এসে হাসি মুখে বলে বন্ধু রাতে কোনো কষ্ট হয় নাই তো ও রসিকতা করে বললেন যে না তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার্বকায় টেনে না ধরত আমাদের অবস্থাটা সেরকম একদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে আর একদিকে মুসলিম জাতির ইমান ধ্বংস করার জন্য মুসলিমদের ঐক্য ধ্বংস করার জন্য বিভিন্ন ফেরকা বিভিন্ন তরিকা বিভিন্ন দরগা দুর্গা তৈরি করে দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে আর সে কারণেই মূলত আজকের এই অবস্থা কোরআনের থেকে দলিল পেশ করব আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন অলা অমমিনরা মুসলিম জাতি তোমরা চিন্তা করো না তোমরা দুর্বল হইও না তোমরা হীনমন্য হইও না তাহা জানো তোমরা চিন্তা করো না এখন কি হবে ভবিষ্যৎ কি হবে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইনকুম তুম যদি তোমরা মমিন হতে পারো কি হতে পারো গন্ডগোলটা এখানে মমিন তো আমরা সবাই দাবি করি সবাই মমিন না কোরআনে বলতেছেন আল্লাহ তালা সুরায় বাকারার একেবারে আট নাম্বার আয়াতে মজার বিষয় আল্লাহ তালা প্রথমে সুরায় বাকারার পাঁচটি আয়াতে মোত্তাকিনদের পরিচয় দিয়েছেন হুদাল্লিল মুতাকিন তারপরে কি এখান থেকে পাঁচটা আয়াত হলো মুত্তাকিনদের পরিচয়মূলক এরপরে দুইটা আয়াত কাফেরদের সম্পর্কে এখান থেকে দুইটা আয়াত কাদের সম্পর্কে এরপরে আট নাম্বার আয়াত থেকে আল্লাহ তারা বলছেন ওয়ামিনান্নাস মানুষের মধ্যে আরো কিছু লোক আছে তৃতীয় আর একটা দল আছে একদল মুত্তাকিন মমিন আর দল কাফের এর মাঝামাঝি আর একটা দল আছে যারা কাফের চেয়েও খারাপ মানুষের মধ্যে আর দল মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাকা মমিন আল্লাহ বলছেন না না ওইগুলো মমিন নয় ওগুলো মুনাফিক ওগুলো কি কোরআনুল করিমের সুরা ইউসুফের একশত ছয় নম্বর আতাল্লাহ বলছেন বেশিরভাগ লোক ইমান আনে শিরিক যুক্ত অবস্থায় ইমান আনে অমায়ু অমায়ুমিন আকসারুহুম বিল্লাহি বেশিরভাগ লোক আল্লাহর উপর ইমান এনেছে যুক্ত অবস্থায় কেমনে সেরেকটা কেমনে করে এক দলে তো বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে সেরেক করলো কিনা আল্লাহর ক্ষমতা রসুলকে দিয়ে সিরিক করলো কিনা আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফের না খালি হাতে খাজারে তোর দরবারে চিৎকার মেরে বলো আজমিল্লা খালি এরকম আজমিরেও আমি গেছি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া আজমিরে লেখা আছে আসমান হায় তেরা ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा ए खाजा আজমিরি এই আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি নাওজবিল আসমানের মালিক কে জমিনের মালিক কে আর যে মাজারে বসে খাজা বাবা গাজা বাবার আছে গাজা খায় এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সুলুমে রাজা তোরা কে খাবি রে গাজা এই গাজাখোর আছে না মাজারের পাশে আর একদিকে আর দল লোক এরা এই জাতীয় সেরেক তো করে না ঠিক কিন্তু এরা মনে করে আল্লাহকে মাধ্যম ছাড়া পাওয়া যাবে না অমুসলমান জাতি মক্কার কুফারদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত দুর্ভাগ্য এই জাতির মাদ্রাসায় আমিও পড়েছি এবং কমি মাদ্রাসায় পড়েছি ছাত্র হিসেবেও খারাপ ছিলাম না লেখা আছে আমার বইয়ের পিছনে দেখে নেন পরিচয়টা লেখা একজন দিছি কারণ এই সেইদের দাওয়াত দিতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছি বড় বড় চাকরি সব গেছে কোন মাদ্রাসার শাইখুল আদিস ছিলাম কোন মাদ্রাসার মহাদিস বইয়ের পিছনে লেখা আছে দেখে নেবেন সাবেক সব কারণ যেদিন থেকে তাও হেইদের বাণী উচ্চারণ করা শুরু করেছি সেদিন থেকে মাদ্রাসায় টিকা যায় নাই কারণ মাদ্রাসার সিলেবাসে তাওহিদের শিক্ষা নেই ইমানের আলোচনা নেই কোরআন হাদিসের শিক্ষা আছে অনেক পরে তা ওই আগের থেকে ব্রেন ওয়াশ হয়ে যায় রঙিন গিলাস পরে দেওয়া হয় প্রথম কয়েক ক্লাস গেলে শুরু হয় ফেকার কিতাব মালাবুদ্দা মিনহু তারপরে নুরুল ইদাহ তারপরে কুদুরি তারপরে কানজুদ্দাকায়েক তারপরে কুদুরি এই একটি সরহে বেকায়া এরপরে হেদায়া এইসব পড়তে পড়তে যখন ইমামদের বিভিন্ন মতভেদ আর বিভিন্ন মত এইগুলো দিয়ে মাথা শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তখন দাঁড়াও দাঁড়াও একটু বরকত নিয়ে যাও বরকতের জন্য হাদিসগুলো পড়ো এই জন্য দেশের মানুষ হাদিস পরে ঠিকই কিন্তু হাদিস থেকে তারা ইসলাম শিখতে পারে নাই কোরআন তর্জমা পড়ায় কারা যারা একেবারে কোন রকম শিক্ষক কিছু তো দেওয়া লাগে তর্জমা কোন পড়াই দিয়ে দাও কারি সাবজি আর ভালো শিক্ষিত আলেম যারা তাদেরকে দেয় মানতেকের কিতাব ফলসাবার কিতাব আরবি সাহিত্যের কিতাব মাকামাতে হারিরি কানজুদ্দাকি মুক্তাসরুল মানি সুল্লামুল উলুম মোল্লা হাসান মোল্লা জালাল সরহে জামি কাফিয়া মুক্তাসরুল মানি এগুলো কঠিন কিতাব এগুলো ভালো আলেমরা পড়ে কোরআন তর্জমাকারী সব পড়াও এই কারণে আমরা যখন কোরআন পড়েছি তখন আমাদেরকে শিকার হয়েছে তাগুত মানি শয়তান তাগুত মানে কি অথচ তাগুত যারা প্রত্যেকটা মানুষের ফরজ কারণ ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাও হেইদ এই তাওহিদের দুই রকমের মধ্যে একটা আছে তাগুতকে বর্জন করা এরপর আল্লাহকে গ্রহণ করা একটু পরে আসতেছে ভাইরা আমার আজকে আমাদেরকে মনে রাখতে হবে এই সব গন্ডগোলের মূল হচ্ছে মুসলিম জাতি আজ তাওহিদকে ভুলে গিয়েছে আজকে আমরা মনে করি মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের এই কথা কি ঠিক আমি কোরআন আয়াত দেখাচ্ছি এক এক করে শুনুন যে মক্কার কাফেররা কত সুন্দরভাবে আল্লাহকে বিশ্বাস করতো তারপরও তারা কাফের কেন কেন আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন ওলা ইংসাল তাহুম যদি ওদেরকে জিজ্ঞাসা করো মানে মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করো মান কাহুম কেউদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে সুরায় জুখরুফ সাতাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওরা আল্লাহর কথাই বলবে আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে মক্কার কাফেররা বিশ্বাস সৃষ্টিকর্তা কে এতে পার্থক্য আছে এবার আর একটা আয়াত সুরায় জুখরুফের নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তারা বলবে অবশ্যই তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরপরে আরো জিজ্ঞেস করুন আল্লাহকে সুরান কাবুতের তেষট্টি নম্বর আল্লাহ বলছেন আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন দুনিয়ার কাফের মুশ্রেকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে আর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার বৃষ্টির পানি দিয়ে তাজা করে তার থেকে ফসল উৎপন্ন করেন কে তারা বলবে সব করেন কে আর এখন মুসলমান দাবি করে বলে যে দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন এবার এসেছেন কিসে চড়ে গজে চড়ে হাতির পিঠে চড়ে আর আমরা জানি মা দুর্গা দেবী যদি ধরা তরে গজে চড়ে আসেন তাহলে পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে যায় এবার বাস্তবেও তাই হয়েছে বাংলাদেশে ফসল বেশি হয়েছে সরকারের জিডিপি সাথে দাঁড়িয়েছে জোরে বলেন নওয়াজ মক্কার কাফেররাও এই জঘন্য আকিদে বিশ্বাস করত না কোরআন সাক্ষী আল্লাহ তারা করে বলেছেন সুরায় আনকাবুদের তেষট্টি নম্বরতে বলেছেন ওরা ইনসাল তাহুম মান্নাসালামিনাসামায় মান হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আবু জাহেলকে জিজ্ঞেস করেন আবু লাহাবকে জিজ্ঞেস করেন ফেরাও নমরুদদেরকে জিজ্ঞেস করেন মান্নাসালামিনাসামায় মান কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে আবার শুকিয়ে যাওয়ার পরে জমিন মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার জীবিত করে তার থেকে ফসল উৎপন্ন করেন কে তারা বলবে সব করেন কে তাহলে কাফেররাও তো আল্লাহ বিশ্বাস করত এরকম অনেক আয়াত হল্লে মানিল আরদু আমান ফিহা إن كنتم تعلمون سيقولون لله قل من يرزقكم من السماء والأرض أم من يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله ولا কেরাম অর্থ জানেন একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছে শুধু কুলমান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাই তারা বলবে সব করেন কে সুরায় মমিনুনের অষ্টআশি নাম্বার আয়াত সুরাই ইউনুসের একত্রিশ নাম্বার আয়াত সুরায় মমিনুনের চৌরাশি থেকে পঁচাশি নাম্বার আয়াত এইগুলো পড়লাম অর্থ দেখে নেবেন এই বিষয়গুলো মক্কার কাফেররা বিশ্বাস করত বলবেন যে হুজুর এইবার একটা প্রশ্ন আপনাকে করি মক্কার কাফেররা মূর্তি পূজা করত আমরা তো মূর্তি পূজা করি না এইবার তো আমাকে আটকাই দেন তাই না উত্তরটা আমি কোরআন থেকেই দিব মক্কার লোকেরা মূর্তি পূজা করত কেন মূর্তিগুলো কি কি আল্লাহ মনে করত মক্কার লোকেরা কি মূর্তিকে আল্লাহ মনে করত এখনো হিন্দুরা কি মূর্তিকে আল্লাহ মনে করে কোরআন উত্তর দিচ্ছে সুরায় জুমার তিন নম্বর আল্লাহ বলছেন والذين اتخذوا من دونه أولياء আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা আল্লাহ ব্যতীত অপরকে মা রূপে আউলিয়া রূপে উপাস্য রূপে গ্রহণ করেছে তারা বলে যে আমরা এগুলোর এবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে ঠিক কিনা আর একটা আয়াত সুরাই ইউনুসের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে যেগুলো তাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আর তারা বলে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কি জন্য আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রূপে সুপারিশকারী রূপে ঠিক কিনা এবারে একই উদ্দেশ্যে যদি একই উদ্দেশ্যে যদি পীরদেরকে মাধ্যম বানায় তাহলে সেই মুসলিকদের মধ্যে আর এই জীবিত পূজারীদের মধ্যে পার্থক্য আছে পার্থক্য একটাই অতিলকা সমুতুন ওয়াদানাতে কুন ইদা হাররাকু ফাঁসা ও হাজা ওইগুলো পাথরের মূর্তি কিছু খাইতে পারে না ওদের শরীর টেপা লাগে না ওদেরকে ঘুষ দেওয়া লাগে না আর এই মূর্তিগুলোর মধ্যে পার্থক্য আছে এই মূর্তিগুলো কায়দা মতো খায় খাওয়ার মেনু পাঠিয়ে দেয়া গিয়ে বয়ান করতে গেলে এরপরে চুক্তি করা লাগে এরপরে গেলে পরে মির্গি রুগীর মতো শরীর টেপা লাগে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী এতে কাফে বসেছিলেন বোখারি হাদিসে আছে মেসকাতের বা হলে এতে কাফের মধ্যে প্রথম হাদিসটা খুলে দেখো আল্লাহর নবী এতে কাপ বসলেন মাথায় তেল দেওয়ার প্রয়োজন হলো সাহাবাই কেরাম আল্লাহ নবীর সঙ্গে এতে কাপে ছিলেন কোন সাহাবিকে মাথায় তেল দেবার জন্য না বলে আল্লাহর নবী আম্মাজান আয়েশার হুজরার কাছে গিয়ে মাথাটা দিলেন আয়েশারা দিয়ে আল্লাহ তালানহা ভিতর থেকে মাথায় তেল লাগাইয়া দিলেন কেন নবীর মাথায় তেল দেওয়ার লোকের অভাব ছিল নবীর খাদেমের অভাব ছিল এখন পীর হইতে পারলে মাশাল্লাহ শরীরতে লাগে হাঁটতে বা পালাগে পাওতে লাগে আর কি বুজুর্গ এখন বর্তমানে বুজুর্গির মাপকাঠি আমাদের পীর সাপ কেবলা হুজুর এত বড় বুজুর্গ যে একটা মুরগি জবাই করতে ভয় পায় আল্লাহর নবী কি ভয় পাইতেন একটু পরে আসতে যাবে আয়াত তেলাওয়াত করেছি সেখানে এখন আসি না তাপসি শুরু হয় না এখন ভাইরা আমার বলছিলাম তাহলে মূর্তি পূজা করতো তারা যে উদ্দেশ্যে তাও দেখা যায় মিলে যায় এবারে তাহলে তারা কাফের আমরা কেন মমিন মুসলিমদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য এক জায়গায় তা হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা লা ইলাহা বলে সব বাতিল লাইলাহা একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আগে সব পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করার লাগে এরপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে লাইলাহা বলে সব কিছু উৎখাত করে লাইলাহা আমার কোনো মাবুদ নাই কারো আনুগত্য চলবে না কারো ক্ষমতার মালিক নাই কারো ক্ষমতা নাই কারো অধিকার নেই আমার উপরে কারো আনুগত্য করবো না ব্যাংকেও কারো আনুগত্য করবো না সমাজে করবো না রাস্তে করব না আদালতে করব না সংসদে করব না লা জীবনের সকল ক্ষেত্রে সব ইলাহাকে বাতিল করে দিয়ে একমাত্র একজনকে গ্রহণ করছি ইল্লাল্লাহ কাকে গ্রহণ করব বোঝা গেল ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই আমি প্রমাণ করেছি কোরআন থেকে আল্লাহ আছেন ওরা মানত সবাই মানে আল্লাহ আছেন ইহুদিরা মানে খ্রিস্টানরা মানে কোরআনের আরো স্পষ্ট আয়াত সুরায় মায়েদার আঠারো নম্বর আল্লাহ তালা বলছেন অকালাতিল ইয়াহুদ নাহনু আবনাউল্লাহি ওয়াহিব্বাউ আল্লাহ তারা বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আপনা উল্লাহি আমরা হচ্ছে আল্লাহর আপনা আপনা হচ্ছে এবনুনের বহু বচন এবনুন মানে সন্তান আপনা মানে হলো সন্তান এবং নাতিপুতি মানে আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি এরপরে ও উহু তেজ্য পুত্র না বরং প্রিয় পুত্র কারা দাবি করেছে তাহলে আল্লাহর নাতিপুতি সন্তান যারা নিজেদেরকে দাবি করে তারা আল্লাহ মানে না আল্লাহ মানে কি না আমাদের নবীজির আব্বার নাম কি এখন তো বুঝতে পারছেন আবদুল্লাহ নাম যখন আছে আল্লাহকেও মানত তারা ঠিক কিনা শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে দলিল কোরআন থেকে নেন শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো কি সুন্দর করে শয়তান ডাক দিল কালা ছত্রিশ এবং আয়াত আল্লাহ তালা বলছেন আবেদন করলো ও আমার রব কে বলছে কে বলছে কি সুন্দর ডাক দিয়েছে রব্বি আমার রব কোন খাজা বাবার দরবারে যায় নাই কোন মাজারওয়ালার দরবারে যায় নাই গজার মাছের ময়লা চাটতে যায় নাই ও মুসলমান কচ্ছপের ময়লা চাটতে যায় নাই কুমিরের ময়লা চাটতে যায় নাই শয়তানেও আল্লাহর দরবারে ফরিয়াদ করছে রব্বি আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো আল্লাহ তারা বললেন ফাইন্না কামিনাল মঞ্জারিন যা তোকে সুযোগ দিয়ে দিলাম যা প্রার্থনা করেছে কার কাছে তাহলে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে এইখানে পার্থক্য না পার্থক্য কোন জায়গায় পার্থক্য চোরা বলে আল্লাহ বি আছে আমরাও আছি আল্লাহ ও আছে আমাদের দুর্গা দার্গাও আছে আল্লাহও আছে আমাদের শাসক গোষ্ঠীরও ক্ষমতা আছে মমিন বলছে না আল্লাহ ই আছে আর কেউ নাই ইয়া কা না বুধু ই আর ও ই আর কি পার্থক্য পরিষ্কার হয়ে গেল মুসলিম বলবে ইয়া না বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ইয়া না বুধু গোলামি করবো কার না কোনো খাজা বাবার গাজা বাবার ল্যাংটা বাবার না পীর অলির না নবীর রসুলদের নবীর রসুলরাও তো আল্লাহর গোলামিকে থেমে গেছে থেমে গেছে কারণ যেই বলছি নবীর রসুলদের গোলামি করব না চিনতে পারছি এটা কেমনে বলি অথচ সাক্ষী দিয়েছে নিজেও কার গোলাম এই সাক্ষী দিয়ে তুমি ইসলামে প্রবেশ করেছ আর এখন কয় নবী মানুষ নাকি নবী কি ফেরেস্তা ফেরেস্তাহলে নবীকে ছোট করা হলো নবীরে আল্লাহর অংশ বানিয়ে ফেললো অলির আল্লাহর উপরে চলে গেছে অমুসলমান জাতি এখন মুসলমান তৌহিদের সবক ভুলে গেছে এই জন্য আশ্চর্য মনে হয় আবু জাহাল বুঝতে পেরেছিল লাইলার কি অর্থ ইতিহাস তালাশ করো আল্লাহর নবী যখন মক্কায় তৌহিদের দাওয়াত দিলেন সেই দিন আবুল আহাব প্রতিবাদ করেছে আবু জাহাব কি না বুঝে প্রতিবাদ করেছে না বুঝে শুনে করেছে দলিল কি দলিল সুরাজ সদ কোরআনের পাঁচ নম্বর আয়াত আবুল আহাব বলল আলিহা আজাল আলিহাতা ইলাহ ওয়াহিদা ইন্নাহাদা লাশাইউন উজাব মোহাম্মদ কি করলো সমস্ত আলেহাদেরকে এক ইলাহা কেন্দ্রিক করে ফেললো আমাদের খাজাবাদ দাদাবাদ সব বাদ দেবদেবী বাদ কারো কোনো ক্ষমতা নাই আজাল আলী হাতা সমস্ত দেব দেবীদেরকে এক বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো ইন্নাহাদ নিশ্চয়ই এটা আশ্চর্য কথা আবুল আহ বুঝতে পেরেছে কিনা যে আহার তর্জমা বুঝেছে লাইল মানে সব বাতিল কারো কোনো ক্ষমতা চলবে না এই লাইল বললে এখনো গন্ডগোল লাগবে কিনা লাগে না কি জন্য লাগে না আবুল হাফজে লাইলা বসছে তাও বুঝে না এই জাতি আমার বলতে কোনো দ্বিধা নেই মিশরের বড় আলেম সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই যার বাংলা তাফসির পাওয়া যায় ফি জিলাল কোরআন ওনার আর এক কিতাব আছে তাফসির আর কিতাব আছে মা আলিম ফিত তরিক এই বই যখন লেখলো পুরা মিশরের যুবকদের মধ্যে তোলপা সৃষ্টি হলো এইবার লাইন হাত তর্জমা বুঝেছে কোন জায়গায় আল্লাহর বিধান সরকার বিধান চলবে না শেষ পর্যন্ত সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে জেলে ঢুকানো হলো এরপরে ফাঁসির হুকুম দিয়ে দেওয়া হলো আপনারা জানেন ফাঁসি দেওয়া হলো ওনাকে শহীদ করে দেওয়া হলো ফাঁসির আগের রাত্রে ওনার জেলখানায় একজন হুজুরকে দেখা করলো সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আমার এই বিপদের মুহূর্তে আপনি আমাকে স্মরণ করলেন কে আপনি আমি জেলখানা মসজিদের ইমাম সাহ সরকারি ইমাম আপনার কাছে দরকার এসেছি মুসলমান যাদের ফাঁসি হয় তাদেরকে ফাঁসির আগে আমি কলমা পড়াই কি পড়াই তাল তালকিন করি পড়াই সাইয়দ কুতুব রহমাতুল্লাহ বলেন আপনি কি কলমা পড়ান আমি তো কলমা পড়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আমি লাইল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আর আপনি আমাকে সেই কালমা পড়াবার জন্য এসেছেন বলুন তো কালিমাটা কি মৌলবি বল্লাহ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ বললেন আমি তো এই লাইল্লাহ বলার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি যেই সরকার আমাকে বলার কারণে ফাঁসি দিচ্ছে ওই একই সরকার তোমাকে সেই লাইলাহ পড়াবার জন্য দায়িত্ব দিয়েছে পয়সা দিচ্ছে বোঝা গেল তোমার লাইলাহ আর আমার লাইলাহ এক নয় তোমার লাইলাহ তাগুদের পয়সা দেয় চাকরি দেয় আর আমার লাইলাহ আমাকে ফাঁসিতে ঝুলায় ঠিক কিনা আজকেও যদি লাইলাহ মুসলিম জাতি ক্লিয়ার হতো বুঝে শুনে সাক্ষী দিত সাধুল্লাহ তাহলে গন্ডগোল ওইভাবেই লাগত কারণ এই কোরআনের বিধান আল্লাহর দেওয়া বিধান লাইল্লাহর আল্লাহকে যে মেনে নিলাম এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত মুসলিমই হয় না একজন লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে এনেছে এরপরে তাকে উজু করায় গোসল করায় কোরআন পড়ায় নামাজ পড়ায় রোজা রাখায় বোরকা পড়ায় হাত মুজা পাও মুজা চশমাও লাগাই দিছে কঠোর সরিয়া আইন মেনে পাওয়ার সংসার করা হচ্ছে কিন্তু কি করে নাই বিয়েই করে নাই ঠিক এরকম ভাবে এই জাতি জিকির করে কলপ ফাটাই ফেলায় আরো কত জিকির আছে লতিফার জিকির আছে কি আছে লতিফার জিকির এই বইটি লেখছে কি মজার কাহিনী এরপরও মুরিদদের দেখবেন যে কালকে সকালে আমাকে কেমনে গালিগালাজ করে অথচ পীরদেরা পরিষ্কার করে দিয়েছে এই যে ছয় লতিফার জিকির লেখছে লেখার আগে লিখে দিয়েছে লতিফার কথা কোরআন হাদিসে নাই একটা স্পষ্ট লিখে দিয়েছে যে লতিফার কথা কোরআন হাদিসে নাই তবে বুজুর্গরা তৈরি করেছে তার মানে আল্লাহর নবী তো ইসলামকে পূর্ণ করে যায় নাই কিছু জিনিস পীর বুজুর্গদের জন্য তুই রেখে গিয়েছিলেন আমার জাতি আল্লাহর নবী যেদিন আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম অভাইজান মোকাম্মাল কাকে বলে এই বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে মনে করুন এখন একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হিরকের ইট নিয়ে আসলো বলল এক জায়গায় লাগান আমি বললাম না লাগানো যাবে না আমার বিল্ডিং মোকাম্মাল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কয়ে এত বড় দামি ইট এটা যদি না লাগান পুরা বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে বেশি একটা ইটের মূল্য লাগান লাগাইতে হলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে তারপরে লাগান সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তারা দিনকে মোকাম্মাল করে দিয়েছেন ইসলামের বিল্ডিং কে পূর্ণ করে দিয়েছেন এরপরে যদি ইসলামের মধ্যে কোন এবাদত তৈরি করে কোন সবের উদ্দেশ্যে নতুন কোন এবাদত তৈরি করে সেগুলো গ্রহণ করা হবে না বাতিল করে দেওয়া হবে বেদাত লিখেছে এই বইয়ের বেদে মারিফাত বইয়ের নাম এই বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা লিখেছে ছয় লতিফার কথা কোরআন পাকে ও হাদিস শরীফে কোথাও নাই তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন জোরে বলে নওয়াজ আমার ভাইয়েরা শুধু এ পর্যন্ত না আরো অনেক কাহিনী আছে লিখেছে পুরা প্রত্যেকটা বইয়ের ভূমিকা এই কথা লেখা আছে যেটি আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেসতে যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা লিখিয়াছেন কয় তরিকা এরপরে লেখছে এর মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট আল্লাহর হাবিব ফরমান সোজা রাস্তা আল্লাহ তালা বলে দিলেন এহদিন আসেরাতাল মুস্তাকিম আমার কাছে তোমরা দোয়া করো এহদিন আসেরাতাল মুস্তাকিম সোজা রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তা কয়টা আল্লাহ রাস্তা কয়টা কোন দলিল আছে রাস্তা যা একেবারে সোজা একেবারে সরল অতএব তোমরা ওই রাস্তা অনুসরণ করো সুবুল তোমরা অনেক রাস্তা এই ডানে বামের অনেক শাখা রাস্তার অনুসরণ করো না ফাতা তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে বিচ্যুত করে ফেলবে সুরায় নাহালের নয় নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর রাস্তা হলো সোজা রাস্তা আর অনেক রাস্তা আছে বক্র রেখা সরল রেখা কয়টা বক্র রেখা কয়টা এইটাকে আবার আল্লাহ রাসুল সাল্লাম বুঝাইছেন হাদিস শরীফ স্পষ্ট করে দিয়েছেন মেসকাত শরীফ তিরিশ নাম্বার পৃষ্ঠা বড় পৃষ্ঠ মেসকাত যেটা দেওয়াবন্দের ছাপা তিরিশ নাম্বার পৃষ্ঠা আড়াই নাম্বার লাইন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আবদুল্লাহ বিন মসুদ থেকে বর্ণিত কত্তালানা রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুস্তাকিমা আল্লাহর রাসূল সাল্লাম একটা সোজা দাগ টানলেন কি টানলেন একটা একটা সোজা দাগ দিলেন এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিল্লাহ এই যে সোজা রাস্তাটা এটা কার রাস্তা সোজা রেখাটা কার রাস্তা আর ডানে বামে যত রাস্তা ভাইজান আমার কথায় রাগ করলে কি আমি তবা করতাম কিন্তু কথাটা আমি খেলে রেলি করে শোনাচ্ছি কথাটা কার আল্লাহর রসুলের কথা কার কথা কে স্পষ্ট বাণী শুনে রাখো মুসলমান আল্লাহর হাবিব বলেন এই যে সোজা রেখা এটা আল্লাহর রাস্তা আর এই যে ডানে অনেকগুলো রাস্তা এই রাস্তাগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আল্লাহ বলেছেন আলা কুল্লে সাবিল মিনহা শৈতান এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো তাহলে নাজাদ পাইবা ওই তরিকা শর্টকাট এই তরিকা একেবারে ছোট্ট ওইটা সহজ এইভাবে তারা শয়তানরা গুমরা করে আর এক রাস্তায় নিয়ে যায় কে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মিসকাতের তিরিশ নাম্বার পৃষ্ঠায় হাদিসটা আছে ভাইরা আমার এবারে পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেজন্যই বলেছেন এরপরে আল্লাহ রসুল ফরমান কুল্লুহম ফিন্নার এই সব ফেরকা জাহান নামে যাবে ওয়াহিদা তবে একটা মাত্র ফেরকা একটা মাত্র দল না যা তবে কয়টা দল মানে রসুল আল্লাহ আল্লাহ নবীর সাহাবিরা প্রশ্ন করেন রাসুল আল্লাহ সেই একটা দল কারা যারা জান্নাতি হবে আল্লাহর রাসুল সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই রাস্তায় আছি যেই পথে আছি যেই মতে আছি এই রাস্তায় পথে যারা থাকবে তারা নাজাদ পাবে বাকি সব জাহান নামে যাবে আল্লাহ আপনাকেও তো এই এই যে কি এলাকার নাম এটা এই কাউনিয়ার লোকেরা তো আপনাকে চোদ্দশো বছর পরে আপনাকেও দেখবে না আপনার সাহাবিদের কেউ দেখবে না কেমনে আপনার তরিকা মানবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন তারার তোফিকুমামরাইন আমি যদি নাও থাকি আমার সাহাবিও যদি না থাকে অসুবিধা নাই তারার তোফিকুমামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাংতাদিল্লুমা তামাসতুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না বিভ্রান্ত হবে না গোমরা হবে না মা তামাসতুম বিহিমা তোমরা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে সেই দুইটা জিনিস কি কি না একটা হলো বাপ দাদার তরিকা আর একটা বড় বড় পিসাবদের তরিকা বায়াত নাই বায়াত কে আমাইনে আসতেছে বায়াত কিসের পর হবে বায়াত কে আমাইনে উপর সিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া কে নবীকে এই বয়াত নিয়েছেন আসতেছে একটু বয়াত পরে ইনশাল্লাহ বাইরা আমার বোঝা গেল আজকের এই মুসলিমদের অধপতন একমাত্র কারণ মুসলিমরা ইমানের মূল ভিত্তি তৌহিদ ভুলে গেছে আল্লামা একমাল তাই বলেছেন তৌহিদ কি আমানত सीनों में है हमारे आशा नहीं मिटाना নামো নিশা হামারা এবারে আসো ইব্রাহিম আলাইহিসালামের দৃষ্টান্ত বেশ করছি ইব্রাহিম আলাইহিসালামের জাতি মূর্তি পূজা করত পিতাও মূর্তি পূজায় ডুবন্ত ছিল তিনি মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন নিজে আল্লাহর তা তালাশ করা শুরু করলেন অনেক লম্বা ইতিহাস শেষ পর্যন্ত তিনি চন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন হাজা রব্বি এটা আমার রব কিন্তু যখন চন্দ্র ডুবে যাচ্ছে হা এটা আমার রব হতে পারে না আবার দিনের বেলায় সূর্যের দিকে তাকালেন বলেন হাদা রব্বি হাদা আকবার এটা আমার রব এটা আরো বড় কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন লাইল্লামিয়া রব্বি আমার রব যদি আমাকে হেদায়ত না করেন আমি তো তিনি বুঝতে পারলেন এই চন্দ্র আমার রব নয় সূর্য আমার রব নয় তারকা আমার রব নয় এই চন্দ্র সূর্য তারকাগুলো গোটা সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আমার রব এমনি অজ্জাহাতুয়া আমি আমার চেহারা মতো অজ্জ করলাম কার দিকে না কোনো পীরের দিকে পীর সাহেবেরা শিখাইয়া দেয় অবশ্যই সব পিনা পীরদের মধ্যে আবার বিভিন্ন তরিকা আছে এই জন্য একটা বললে সব পীর না আবার এগো মধ্যে বিভিন্ন তরিকা আছে যাই হোক কোন কোন পীর শিখায় জিকির করতে বসলে কেমনে করবেন আমি আমার কলবের দিকে মোতাবাজ আছি আমার কলবটা আমার পীর সাহেব হুজুরের কেবলার কলবের দিকে মোতাবাজ আছে পীর সাহের কলব তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে এইরকম হাজার ভায়া মাধ্যম হইয়া তারপরে কার দিকে অমুসলমান জাতি কোরআন হাদিসের কোথাও তালাশ করলে পাইবা না আল্লাহ তারা কারো দিকে মোতাবাজ্য করার কথা আছে নামাজ দাঁড়িয়ে বলছো ইয়াকা না বুধু ডাইরেক্ট না কোনো ভাইয়া মাধ্যম আছে কার দিকে মোতাবাজ্য হজের সময় হেরামের কাপড় পরেও তুমি বলছো লাভবাহিক আল্লাহ লাভবাহিক আমার হাতে যে কিতাব হজের কিতাব আসলে কিতাবুল হজ কিন্তু কিতাবুল হজের মধ্যে আমি লাভবাহিকের ব্যাখ্যা করতে এই আকিদের মাস্তাগুলো লিখে দিয়েছি ভাইরা আমার এহরামের কাপড় পরে মানে লাভবাহিক আল্লাহ লাভবাহিক কোন ভাইয়া মাধ্যম আছে আল্লাহ কয় তোর লাভবাহিক শুনবো না আগে পরিচয় দে তোর মধ্যে কোনো খাজা আছে কিনা তোর অন্তরে কোন গাজা বাবা পীর বাবা আছে কিনা এবার হাজির সাহেব বলছে না না লাভবাহিকা লাভবাহিক কোন শরিক নাই কোন অংশীদার নাই সব উৎখাত করে দিয়েছি এবারে আল্লাহ কয় তাহলে আসো এবারে যখন হাজির সাহেব বাইতুল্লার দিকে যায় বাইতুল্লার গিলাফের থেকে আওয়াজ আসতে শুরু করে বাইতুল্লাহ গিলাফে লেখা আছে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি সায়াদখু আল্লাহ তারা বলছিল আমাকে ডাক দামে তোমার ডাকে সাড়া দিব তুমি গায়রুল্লাহ ত্যাগ করেছ তোমার অন্তরে খাজা নাই গাজা নাই পীর নাই অন্তরটা খালি করবো কার জন্য আর সেইখানে বলে আমি আমার পীরের কলবের মোতাবাজ্য আছি অ মুসলমান তুই যখন তোর পীরের কলবের দিকে কলবটা মোতাবাজ্য করলি তোর পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মোতাবাজ্য তোর কলব কই যাবে তুই যখন তোর কলমটা পীরের কলমের দিকে মোতাবাজ্য করলি তোর পীর সাহ তখন তার চারটা বউ নিয়ে মোতাবাজ আছে বউয়ের দিকে তোর ডাক কই যাইবে রে বেটা আল্লাহর নবীর এই তরিকা নাই সাহাবিদের কোন এই তরিকা নাই সাহাবারা নবীর কেবলার দিকে তোর কলম মোতাবাজ করে নাই ও মুসলমান আল্লাহ বলছেন ও তাই ইব্রাহিম আলাইসালাম সব ত্যাগ করেছেন এই জন্য আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ওই মহান দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং সৃষ্টি করেছেন আমি তার দিকে মতজ্জ হচ্ছি হানিফান হানিফ মানি হলো সমস্ত গায়রুল্লাহকে বাদ দিয়ে উৎখাত করে দিয়ে খাজা বাবা গায়রুল্লাহ গাজা বাবা গায়রুল্লাহ পীর বাবা গায়রুল্লাহ দর্গা দুর্গা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সবকিছু গায়রুল্লাহ ইমাম হোক গাইরুল্লাহ মুক্তাদি হোক গাইরুল্লাহ কলিয়াই আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ও দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো আন্তুমুল আল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের ফির ফকির মুক্তাদি ফকির ইমাম ফকির মুসল্লি ফকির হাজি ফকির গাজী ফকির দর্গাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির আন্তুমুল ফোকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে এই জন্য বলছেন হানিফা তারপরে আবার বলছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় কারণ কি ওই যে জিকির করে আবার পীরের কলবে বসাইছে সেরে লিপ্ত আছে আল্লাহ শিখিয়ে দিলেন যে না আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নাই আমার কলবে কোনো কি নাই কোন পিতৃ নাই যেই ঘরে কুকুর ঢুকে অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরে ফেরেস্তা ঢুকে বোখারের হাদিস আল্লাহর হাবিব ফরমান যেই ঘরে কোন কুকুরের ছবি কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই কলবের মধ্যে পীরের ছবি থাকে যেই কলবে পীরের কাবা করে পীরের কলবে বসায় ওই কলবের মধ্যে কি আল্লাহর ফেরেস্তা ঢুকবে আবার হাদিস তৈরি করছে কুলুবুল মমিন মমিন বান্দার কলব আল্লাহর আরস জাল হাদিস ভুয়া হাদিস এক জায়গায় জাল হাদিস করে বললাম বিপদে জাল হাদিস আবার হাদিস জাল হয় নাকি আসলে তো কথাটি হাদিস কি জাল হয় নাকি বিষয়টা হচ্ছে হাদিস জাল হয় না কিন্তু আল্লাহর নবীর নামে মিথ্যা কথা তৈরি করে যদি বলে রসুল্লাহ বলেছেন এইটার নাম কি এখন বুঝছো জাল হাদিস কাকে বলে উদাহরণ একটা কলুবুল মমিনিন আরসুল্লাহ মমিন বান্দার কলব আল্লাহর আরস জাল হাদিস ভুয়া হাদিস মিথ্যা হাদিস আমার ভাইয়েরা আল্লাহর আরস কি এইখানে আল্লাহর নবী মেয়েরাজ যাওয়ার সময় একটা আসমান দুইটা আসমান সাতটা আসমান ভেদ করে তারপরে কোথায় গেছেন আল্লাহ যদি মমিন বান্দার কলবে থাকে তাহলে খামা খাই গেছেন আমার ভাইরা কোন স্পষ্ট আছে আর রহমান আলাল আর রহমান আল্লাহ সুবাহ কোথায় আছেন আরো সে সমাসীন আছেন তবে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান আল্লাহ সব দেখেন সব শুনেন কিন্তু আল্লাহ ওই চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায় বান্দার লাগে মিলে গিয়ে একাকার হয়ে যায় আর তারপরে জিকির করে আনাল হক আনাল হক মনসুর আল্লাহ নাকি সেরকম আল্লাহর সাথে মিশে গেছিল এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করছে কিন্তু আলেমরা বুঝে না তাকে মেরে ফেলছে এখনো মনসুর আল্লাহের গোষ্ঠী আছে না এখনো আমার ভাইয়েরা তারিখে বিদায়াবান নেহায়া আল বিদায়াবান নেহায়া ইতিহাসের গ্রহণযোগ্য কিতাব বাংলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে আমার বাপদাদাও করে নাই আমিও করি নাই ওইটা খুলে নিয়ে মানসুর হাল্লাজের জীবনীটা দেখো পরিষ্কার লেখা আছে সে একটা নাস্তিক ছিল বন্ড প্রতারক ছিল মানুষকে ধোকা দিত আর বলতো আনাল হক আমি আল্লাহর সঙ্গে মিশে গেছি এটা হিন্দুদের আকিদা যত কল্লা তত আল্লাহ বড়দের মধ্যে আল্লাহ বট গাছে আল্লাহ লিঙ্গুর মধ্যে আল্লাহ এদের সব পূজা করে এই আকিদা কাদের মুসলমানদের আকিদা আল্লাহ আর সে আছেন কোথায় আছেন আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান এটা কোরআনের আকিদা আহলুসুন্নার জামার আকিদা এটাই সই আকিদা ভাইরা আমার আমার দেশে আকিদাও নাই মাজাহাব মানে হানাফি তরিকা মানে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া আকিদা মানে মাতুরি দিয়া ঠেলা গাড়ির চাক্কা হেলিকপ্টারের পাখা আর ট্রাকের ইঞ্জিল এই দিয়া দেশীয় গাছগাছরা একটা ইসলাম তৈরি করে দিল ভেষজ ইসলাম এইটাকে আমার দেশের মানুষ মানে মুসলমানদের আকিদা কোরআন থেকে নিতে হবে আল্লাহ নবীর হাদিস থেকে নিতে হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ইজমাকে আস্তা মানা যাবে কিন্তু কোরআন সুন্না বাদ দিয়া কোরআনে নাই হাদিসে নাই পীরসাবরা তৈরি করে দিল ওই তরিকা কিন্তু মানা যাবে না স্পষ্ট কথা অনেকে আমার বদনাম করে কেয়াস মানে না ওই বেটা কেয়াস তুই জানো আমাকে পড়াইতে আসছিস আমি মুফতি করছে ছাত্র পড়াই ওই যে আমার আগে বয়ান করে আমার ছাত্র মুফতি মুফতি করছে আমি পড়াই তুই আমার শিখাইতে আসছিস কেয়াস কোরআন ভিত্তিতে যে কেয়াস করা হয় সেটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য মধ্যে যায় এই জন্য মনে রাখতে হবে আল্লাহর বিধান বাদ দিয়ে যদি কোনো এজমা হয় সে এজমা মানা যাবে এখন যদি বাংলার মানুষেরা বলে আল্লাহর বিধান দিয়েছেন চোরের হাত কাটো আর বাংলাদেশের আইন বলল চোরের হাত কাটা বড় আইন মানা যাবে আপনারা তাই করেছেন কোরআনে আইন আছে না এটা আল্লাহ তালা বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে ধরা পড়ে নির্দিষ্ট পরিমাণ চুরি করে হাত কেটে ফেলো আইনটা দিল কে আমার জাতি বলল এই আইন এই যুগে চলবে না আল্লাহর আইনকে বাতিল করলো তারপরে বিকল্প আইন তৈরি করলো এরপরে সেই আইন মানতে বাধ্য করে আজকে যদি এইখানে একটা চোরের হাত কাটি তাহলে আপনি আমি থাকতে পারবো বড় অন্যায় করেছে বড় বড় আইন বাস্তবায়ন সবগুলো ধরে পুলিশ নিয়ে যাবে আমার জাতি আল্লাহ তালা কোরআনে আইন দিয়েছেন খবরদার খবরদার জেনার বিচারের ধারে কাছ যাবি না এটা বেহায়া পোনা কাজ হারাম কাজ অশ্লীল কাজ হারাম করেছেন কে আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ ওরা যৌন কর্মী ওরা কি ওরা যৌন কর্মী ওদেরকে বেশাও বলা যাবে না গালি দেওয়া যাবে না আল্লাহ তালা বললেন জেনা যদি করে কেউ শাস্তি দাও জালদা বেবিচারী যদি ওরা জেনা করে অবিবাহিত হলে পরে একশো দোররা মারো আর বিবাহিত হলে পরে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও কে বলেছে করেছেন সে আইন আছে এখন বাতিল করলো কারা মুসলমানরা কারা মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি ইফতিজিং বন্ধ করতে চাও পর্দার বিধান বাস্তবায়ন করো ইউদিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে নবী আপনি আপনার মেয়েদেরকে এবং আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন ওরা যেন নিজের উপরে বাপ ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় আইনটা দিয়েছেন কে আমার জাতি আদালত থেকে রায় দিল পর্দার জন্য বাধ্য করা যাবে না কার আইন বাতিল করেছে আরো সামনে চলো আল্লাহ তালা বললেন সুদ হারাম সুরায় বাকারা দুইশো উনাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সমস্ত সুদ বর্জন করো যদি মমিন হইয়া থাকো ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের রান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ হারাম করেছেন কে এবারে আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ লাইসেন্স না থাকলে অবৈধ এজন্য সোনালী ব্যাংকের লাইসেন্স আছে Rupali bank Pubali bank Janata bank ভাউয়া ব্যাংক কোন ব্যাংক যত রকম ব্যাংক আছে সুদের লাইসেন্স করা বিধায় এগুলো হালাল বৈধ আর যেখানে লাইসেন্স নাই ওই গ্রামে দশ টাকা বিশ টাকা সুদে টাকা লাগায় না ওটা সরকারের খাতায় হারাম কি জন্য ওর লাইসেন্স নাই অমুসলমান জাতি আল্লাহ তারা সুদকে হারাম করেছেন এই সুদকে হালাল করে দিচ্ছে যারা যারা বৈধ করে দিচ্ছে তারা কি মুসলমান থাকে আর ও সামনে চলো আল্লাহ রাব্বুল আলমিন মদ হারাম করেছেন মদ হারাম করেছেন কে নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকো হুকুম দিয়েছেন কে আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ হালাল করে দিল আল্লাহ তারা সম্পত্তি বন্টন করেছেন আল্লাহ নিজে কোরআনুল করিমের সুরায় নিসার এগারো নম্বর আদাল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তোমাদের হুকুম দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন ওসিয়াত করছেন কি ওসিয়াত করছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিজ্জা মিসলু একজন পুরুষ সন্তান দুইজন নারী তাদের সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি বলল আল্লাহ তালা নারীদেরকে অর্ধেক দিয়ে ঠকিয়েছে কি করেছে কার ভুল ধরেছে এরপর মুসলমান কোরআনের আর কয়টা হুকুম অমান্য করলে কাফের আসল বিষয় হচ্ছে আমার জাতি উজু ভঙ্গের কারণও কিছুটা জানে নামাজ ভঙ্গের কারণও জানে রোজা ভঙ্গের কারণ জানে ইমান ভঙ্গের যে কারণ হতে পারে কল্পনাও করতে পারে না ঠিক কিনা অথচ ইমান ভঙ্গের কারণ আছে কিনা ইন্টারনেটে আমার লেকচার আছে এর উপরে শ্রোতা তো দেখলেই বুঝি এ তো আমার আগের থেকে শ্রোতা না চিনল ইন্টারনেট থেকে লেকচার শুনে শুনে সব আশ্চর্য যা বুঝতেছি ভাইরা আমার যদি ইমান ইমান ভঙ্গের দশটা কারণ আমার লেকচার আছে শুনে নিবা ভালো করে তারপরে দেখো কয়েকজন মুসলমান আছে শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা তাও যুক্তি দিয়া কি সুন্দর যুক্তি শুনুন না আল্লাহ তালা আদমকে হুকুম করলেন আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্না অকুলা মিনহা রগাদান হাই তোমা তুমি যথা ইচ্ছা সেটাই যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছে আসবা না আদম সে অন্যায় করে বসলো আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তোমাকে আমি এই গাছের কাছেও যেতে বারণ করেছিলাম কেন গেলা আদম কি বলেছিল আদম তবা করলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমার রব আপনি যদি আমার আমরা জুলুম করেছি অত্যাচার করেছি পাপ করেছি গুনাহ করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের যদি আমার রহম না করো দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা পক্ষান্তরে ইবলিস আল্লাহ তারা ইবলিসকে হুকুম দিলেন আদমকে সেজদা করো ইবলিস আদমকে সেজদা করলো না আল্লাহ রাব্বুল আলমিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইবলিস ইয়া আল্লাহ আমি তোমাকে হুকুম করলাম আদমকে শেষদা করার জন্য কেন শেষদা করলি না ইবলিস যদি বলতো আল্লাহ মাফ করে দাও অন্যায় করেছি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মা করতেন কিনা ইবলিস কি তা করেছে বোঝা গেল অন্যায় করাটা বড় অন্যায় না ভুলে অন্যায় করতে পারে কিন্তু যদি আল্লাহর কোন হুকুমকে যুক্তি দিয়ে তর্ক করে বাতিল করে তার ইমান থাকবে এবলিস এবারে যুক্তি পেশ করলো বলল আমি আদমের চেয়ে ভালো তার মানে আল্লাহকে বুঝাতে চাই আল্লাহ তোমার হুকুমটা ঠিক মতো হয় নাই যুক্তিতে মেলে না যুক্তিটাও শুনাইয়া দিল কালা আনা খাই রুম মিনহু কালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে মাটির গতি নিম্নে আগুনের গতি ঊর্ধ্বে মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে আগুন যদি নিচেও জ্বালায় উপরে চলে যায় যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নত হওয়া যুক্তির কথা নাই কে বলেছে প্রথম যুক্তিবাদীর নাম কি এখন অনেকে যুক্তিতে মিললে তারপরে বক্তাদের নামের সঙ্গে যুক্তিবাদী লাগাই দেয় আল্লামা ইকবাল তাই বলেছেন আজকে সুরের পাগল আর যুক্তির পাগল তরবুল বুলবুল তাও কি তকলিদ তো বা کر بلبل تاؤس کی تقلید سے توبہ বুলবুল فقط আওয়াজ ہے তাউস فقط রং اور মুসলমান জাতি আজকে তোমরা বুলবুলির গান শুনে পাগল হয়ে যেও না আর ময়ূরের রং দেখে পাগল হয়ে যাইও না বুলবুল বলতে বুলবুলি বক্তাদেরকে উনি বুঝিয়েছেন ময়ূর বলতে আবা কাবা ডিব্বাওয়ালা পীর শব্দেরকে বুঝাইল এই লোকগুলোই যুগে যুগে ইসলামের চরম ক্ষতি করেছে কর বুলবুল তা ताऊस की প্রথম যুক্তিবাদীর নাম কি ওই যুক্তিবাদী যেরকম ভাবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি বেশ করে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে মালুন হয়েছে অভিশপ্ত হয়েছে ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর কোরআন আইনকে বাতিল করে দিয়েছে পদে পদে বিকল্প আইন তৈরি করেছে ও আমার জাতি চিৎকার বেড়ে বড় তারা মুসলমান না কাফের ভাইরা আমার এবারে কোরআন বুঝতে হবে তাহলে ইব্রাহিম সালাম তাই করেছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন এবারে তার জাতি গোমরাহির মধ্যে আছে নিজে বুঝলি তো চলবে না জাতিকে বুঝাইতে হইবে কিনা এবারে চিন্তা করলো সুযোগ আসুক অপেক্ষায় রইলেন একবার মেলার সময় আসলো মূর্তি পূজার মেলা সবাই মেলায় যাচ্ছে ওনাকেও দাওয়াত দিল অন্নি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ হয়ে পড়েছি তোমরা যাও সব যখন মেলায় চলে গেল ইব্রাহিম আলাই ইসলাম একটা কুড়াল নিলেন কাঁধে রাজকীয় মূর্তি খেলায় ঢুকলেন কি মূর্তি এক একটা দাঁড়িয়ে আছে কারো দশ হাত কারো হাতির কল্লা এই সব দাঁড়িয়ে আছে এব্রাহিম আলাই হেসালাম গিয়ে দেখলেন মা আল্লাহ মূর্তির সামনে অনেক সুন্দর সুন্দর খাবারও আছে লাড্ডু আছে ডাব আছে ফল পড়ে আছে গলায় স্বর্ণের হার আছে এই সব লাগানো আছে এব্রাহিম আলাহাম গিয়ে প্রথমেই তো মারা যায় না বলেন আলা তা কুলুন খা খা খা খা খাই না আছে থপ্পর বারবান মিলিয়ামিন ডান হাতে থাপ্পর মারল এবারে পাথরের মূর্তি থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না যে মারে সে ব্যথা পায় এব্রাহিম হাতে ব্যথা পাইল এবারে রাগ ভালো করে উঠল কুড়াল হাতে নিল এবারে এক একটাকে মারো এক একটার মাথা ভেঙ্গে চুরমার করে ফেলছে হাত ভেঙ্গে চুরমার করে ফেলছে এবারে বড় মূর্তি রয়ে গেল গলায় কুড়ালটা দিয়ে চম্পট করলেন চলে গেলেন লোকের আবার মূর্তি পুজো দিতে আসলো সে দেখে সর্বনাশ হয়ে গেছে কোন ঝড় তুফান নাই ভূমিকম্প হলো না যুদ্ধ বিগ্রহ হলো না কে ভাঙলো মূর্তিগুলো সব দৌড়ে গেল নমরুদের কাছে মূর্তি পূজকদের লিডারের কাছে চলে গেছে মূর্তি পূজকদের লিডার ওদের মাবুদ নমরুদ চলে আসলো দেখে অনেক সর্বনাশ হয়ে গেছে রাজকীয় মূর্তিখানা তিত্তর বিত্তর হয়ে গেছে নমরুদ এমনি চালাক ছিল অনেকক্ষণ চিন্তা করে প্রথম যে বাক্য বলল অ যুবকেরা তোমাদের জন্য সে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা নমরুদ প্রথম মুখ থেকে বের করে বলল হালমিন ফাতান ইয়াজকুরু আলে হাতারা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন তাফসিরে লেখে নমরুদ দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল নমরুদ চিন্তা করে দেখল কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন যুদ্ধ বিগ্রহ হল না এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হলো নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তৌহিদের সমাজ গড়ার জন্য একটা সুদূর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে আর সেই পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে ঠিক কিনা সেজন্য নম্র প্রশ্ন করেছে হালমিন ফাতানিয়াজকুরু হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না এবারে যুবকের কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলল হা হা সামে আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক আমাদের মূর্তিগুলোর সোনজরে দেখে না মূর্তির সমালোচনা করে মূর্তি বুঝা পছন্দ করে না সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম তার নাম কি এব্রাহিমকে ধরে আনা হলো তাও মুসলিমরা কখনো ভয় পায় না একদিকে ইব্রাহিম একা দাঁড়িয়ে আছে আর একদিকে নমরুদের সেনাবাহিনী জনশক্তি অস্ত্রবল অর্থবল জনবল সব একদিকে দাঁড়িয়ে আছে এজন্য আল্লাহ তারা বলেছেন ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা যুবকেরা খুব ভালো করে শুনো এই জালেমদের পৃথিবীতে অন্যায় জুল অত্যাচার চলে সেরেক বেদাতে সয়লাবে যদি তুমি বলো যে সব বেদাতি সব সিরিকে লিপ্ত আমিও ঢুকে পড়ি না ইব্রাহিম আলাইসালাম তোমার জন্য আদর্শ আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম কানেতা ইব্রাহিম একটা জাতি অথচ ইব্রাহিম কি একটা জাতি না একটা ব্যক্তি আল্লাহ তারা জাতি কেন বললেন একদিকে মোশরেক জাতি আর একদিকে তাওহিদবাদী একজন মমিন কামত পর্যন্ত যত লোক তাওহিদের কথা বলবে যত লোক সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবে তাদের সমস্ত লোকদের প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছেন সেজন্য আল্লাহ তারা বলছেন ইন্না ইব্রাহিম কানা একটা উম্মা বলেছিল ইব্রাহিমকে ইব্রাহিমকে জিজ্ঞেস করো তুমি কেমন কেন বাংলা ইব্রাহিম বলে বড় মূর্তিকে জিজ্ঞেস করো এবার লোকেরা বলল তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না ইব্রাহিম এই কথাটাই চাইছিলেন এইটাই বলুক এই তাও হেই এইদের লোকেরা ভয় পায় না মমিনরা ভয় পায় না বাধা ভয় পায় না তুম দিয়ে বাদে মুখালেফ সে না ঘবরায় কাব ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए মুসলমান যুবকেরা তোমরা ভয় পেও না বাধা দেখে কাল বৈশাখী ঝড় তুফান দেখে তোমরা ভয় পেও না এই বাতাস তোমাদেরকে আরো ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়ার জন্য চলছে এই জন্য ভয় পাওয়া যাবে এব্রাহিম ভয় পান নাই এবারে বললেন শুনো তাহলে ও আমার জাতি তোমরা কেন পূজা করছো এমন জিনিসগুলোর যে তোমাদেরকে রক্ষা করতে পারে না কথা বলতে পারে না সাহায্য করতে পারে না এমন কি ওদের মাথা বাংলাও কোনো উপকার করতে পারে না আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন্নি ওয়াজ্জাতু ওয়াজিহিয়া للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين শুধু পর্যন্তই না এবারে তিনি যা থেকে জানিয়ে দিলেন সুরায় মুমতাহানার চার নম্বর আয়াত যুবকদের জন্য আদর্শ আল্লাহ ঘোষণা করেছেন আজকে অনেকে বলো কাকে আদর্শ রূপে মানব আল্লাহ তালা আদর্শ ঘোষণা করেছেন তোমাদের জন্য এব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গে যা রয়েছেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কৌমিহিম যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে ভাষণ দিল আমরা তোমাদের থেকে বাড়া করলাম তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম আগে তোমাদের থেকে এরপরে বললেন অমিম্মা তা আবুদুন আমিন দুল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো তাদের থেকেও বাড়া করলাম এরপরে বলেন কাফার না বেকম আমরা তোমাদেরকে মানি না তোমাদের এই মন গড়া আইন কেন মানি না তোমাদের বিচার ফয়সলা মানি না কাফার না বিকুম আবাদা না আল্লাহ তোমাদের সঙ্গে আমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা চির বিদ্বেষ শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসবে কে বলেছেন এব্রাহিম আলাহাম বলেছেন সুরায় মুমতাহানার চার নাম্বার আয়াত পড়বেন এবারে বিপদ আসা শুরু করলো তাও হিদাবাদ আসবে বাধা আসবে আল্লাহ নবী বললেন দুইটা গালি একবারে দিল শাহরুম মাজনুন পাগল কবি এক শ্বাসে দুই গালি আমার কেতাবুত উত্তাহিদ যাদের কাছে কেতাবুল ইমান এইটার মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি ভাইরা আমার তারপরে তাওহিদের যত চর্চা বাড়বে গালির সংখ্যা বাড়বে এরপরে গালি বাড়লো আরো সাহেরুন কাজাব মিথ্যাবাদী জাদুঘর এরপরে নবীর মাথায় উটের নারী বুড়ি চাপাইয়া দিল এরপরে তাকে হত্যা করার জন্য ঘেরাও করলো হিজরত করে চলে গেলেন ওহুদের যুদ্ধে মাথা ভাঙলো আমার ভাইরা দান দান শহীদ হলো হোনাইনের যুদ্ধে মাথা ভাঙলো চরম নির্যাতন সহ্য করলেন অমুসলমান জাতি এখানে বুঝতে হবে ইব্রাহিম ইসলাম দাঁড়িয়ে আছেন বাধা আসলো এবার ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করো আগুন চলে আসলো ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা এখনো সাহায্য করছেন না আল্লাহর ফেরেস তারা সাহায্য চাইছেন আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু খলিল এব্রাহিম তো আগুনে যাচ্ছে আমরা একটু সাহায্য করি আল্লাহ তারা বললেন সাহায্য চাইলে গিয়ে করো এবারে ফেরা ইসরাফিল মিকাইল জিব্রাহিল সব এসে হাজির বলছে ও ইব্রাহিম একটু হুকুম দিলে আমি জিব্রাহিল পাখা দিয়ে ওদেরকে উড়িয়ে দিব মিকাইল বলছে একটা বাতাস দিয়ে উড়িয়ে দেই সিডার এনে দেয় এসরাফিল বললো আমি একটু সিঙ্গার একটু কোনা ছিদ্র করে দেই এব্রাহিম বললো আমি তোমাদের জন্য বিপদের সম্মুখীন হই নাই আমার রব আমাকে পথ দেখাবেন এব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ তারা জানিয়ে দিলেন এব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত এই পর্যন্ত তুমি ইমান উপর অটাল ছিলে তাও হেদ উপর অটাল ছিলে তাও হেদ কে আমানত সিনো মে হামারা আশা নেই মেটানা আশা নেই মেটানা নামন শাহ ও ইব্রাহিম এবার দেখো আমার সাহায্য বান্দার ক্ষমতা যেইখানে শেষ আমার সাহায্য সেইখান থেকে শুরু শুরু হয়ে যায় কুলনায়ানারু কুনি সালামান ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ঠান্ডায় যেন সর্দি না লাগে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও অমুসলিম জাতি যে আল্লাহ রব্বুর আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আল্লাহর শক্তি এখনো আছে কিনা ওটা দুনিয়ার নমরুদ্দের আগুন বোমা ঠান্ডা করতে পারেন কিনা সবই আছে হাদ্দালি মৌলা নাস্তাইন আমরা কেবলমাত্র ই গোলামি করি তোমার ই তোমার ই গোলামি করি তোমার ও না তোমার ই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই সেই রকম যদি দাঁড়াইতে পারো আজ বিজু করে কর ইব্রাহিম কাইমা পেদা আগ করে সকতি হ্যাঁ आग कर सकती है আগ করে শিখতি হ্যাঁ আন্দাজ গুলিস্তা পয়দা শুধু ইব্রাহিম কেন মুসার ইতিহাস দেখো সামনে ফেরা পিছনে ফেরাউনের বাহিনী সামনে নদী পার হওয়ার কোন রাস্তা নাই বনে ইসরায়েল খেপে গেল মুসা এতদিন পর্যন্ত ফেরাউনের গোলামি করতাম তাও ভালো ছিল তুমি দিলা খোসা এখন আমরা বিপদে পড়তেছি ফেরাউন তো মেরে ফেলবে জানটাই চলে যাবে এব্রাহিম মুসা আলাই ইসলাম বলে একটু শান্ত হও ইন্নাহু রব্বি আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তারা তোমাদের সাহায্য করবেন কে ওয়াদা করেছেন মুসা আলাই ইসলাম যখন সামনে নদী পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন এখন আর কিছু করার নাই আল্লাহ বললেন মুসা শুনো আমার সুন্নত আমার তরিকা একটাই বান্দা যখন তার চূড়ান্ত ক্ষমতা ব্যয় করে আমার সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায় এবারে তোমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা দেখো কি আছে লাঠি মারো মুসা যখন নদীর ভিতরে লাঠি ছাড়লেন পানি দুই ভাগ হয়ে সরে গেল মুসার বাহিনী চলে গেল ফেরাউনের বাহিনী চলে আসলো নামলো রাস্তা পার হওয়ার জন্য নামতে পেরেছিল না ডুবে গেছে اللہ ابو الامین بولین مثل کلیم ہو اگر مار کاز ماں کوئی آج بھی آتی ہے আজ বি আতি হ্যাঁ সে বাঙ্গেলা তাখাফ অমুসলমান জাতি যদি মুসার মতো হেদ নিয়ে মুসার মতো ইমান নিয়ে সিরিকার বেদাত মুক্ত হয়ে আল্লাহর ময়দানে লাঠি নিয়ে নামতে পারো যে আল্লাহ তালা মুসার জন্য নদীতে রাস্তা করেছেন সেই আল্লাহ তালা তোমাদের জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে তোমাদেরকে হোয়াইট হাউস পর্যন্ত দখল করার তৌফিক দিতে পারেন কিনা এজন্য মোমিনদের তৈরি হতে হবে এই জন্য আমি কোরআনুল করিমের সৌরায় তোবার একশো এগারো নম্বর আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের মাধ্যমে তোমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে শুনে এবারে আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তারা ক্রয় করে নিয়েছেন মোমিনদের থেকে আনফুসাহম আমওয়ালাহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্নালাহুমুল জান্নাহ কিসের বিনিময়ে বেচা কিনা করতে হলে কয়টা জিনিস লাগে চারটা কয়টা একজন বিক্রেতা একজন ক্রেতা পণ্য মূল্য কয়টা হলো বেচা কিনা রোকন কয়টা কি কি ক্রেতা বিক্রেতা পণ্য এবারে দেখো কি ভাবে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে এবারে বিক্রেতাকে মিনাল মমিন মমিনদের থেকে আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন কার থেকে না মোশেকদের থেকে না পীরের মরিদদের থেকে না খাজা বাবার থেকে গাজা বাবা কেউ না মিনাল মোমিনা কি ক্রয় করেছেন পণ্যটা কি মমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন সুবাহান আল্লাহ কে ক্রয় করেছেন বিক্রি করতে রাজি আছে সবাই আল্লাহর কাছে নিজেদের জান মাল বিক্রয় করে দিতে রাজি কে কে আছে না বীর আল কোরআনের আলো হইল না ঘরে ঘরে জ্বালাইবেন কেমনে সরকার নিবেই দিবে আজকে এখানে চোরের হাত কাটেন না পুলিশ নিবেই দিবে ঠিক কিনা আল কোরআনের আলো সংসদে জালো আবার আল কোরআনের আলো সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো কিসের বিধান মুসলমানের বিধান কোনটা আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন রব্বিকা হে নবী আপনার রবের উপরে রবের পক্ষ থেকে আপনার উপরে যে ওহি নাজল হয়েছে আপনি সেই ওহি অনুসরণ করবেন মুসলমানদের সংবিধান করতে আসে না আব্রাহাম লিঙ্কনের থেকে আজকে দিন কায়েমের জন্য গণতন্ত্র সমাজতন্ত্র এমনকি নেতা নেত্রীদের কাছে গিয়েও আল্লাহ এমন ভাবে বসে মনে একজন বিয়ার আসরে বসেছে ঠিক কিনা গণতন্ত্র স্থানে আছে নাকি গণতন্ত্রের মূল বক্তব্য মাস্তর সলতাদের জামিয়ান আসাম সমস্ত ক্ষমতার মালিক জনগণ অত ইসলামে বলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে কোরআন পরিষ্কার বলেছে সুরা আল ইমরান ছাব্বিশ নাম্বার বলেছেন মালিক আল মুল্ক গণতন্ত্রে আইনের উৎসকে আইনের মালিককে জনগণ of the people by the people আর ইসলামে আইনের মালিককে কোরআনে স্পষ্ট বলা হয়েছে আলা আলাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে পরিষ্কার একটা কারখানার মালিক বোলটুমিয়া এই বোলটুমিয়ার এক লক্ষ কর্মচারী জানে এই কারখানার মালিককে এখন ওই কারখানার লোকেরা কি আমার কথা শুনবে না বলটুমিয়ার কথা শুনবে কারণ বল্টুমিয়া কারখানার মালিক ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী কোন নক্ষত্র এই সমস্ত কারখানার মালিককে হুকুম চলবে কার এই আল্লাহর জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সলা করে ও আমার জাতি সেই বিচার ফয়সলা কোন মুসলমান মানতে পারে মুসলমানদের বিচার ফয়সলা হবে কি দিয়ে এজন্য এটা ঘরে ঘরে জ্বালাইবেন কেমনে পুলিশ এসে নিবাইয়া দিবে জ্বালাইতে হবে কোথায় এই জন্য স্লোগান দিবেন জোরে আল কোরআনের আলো সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো কায়েম করবে কে আরে আল্লাহ কায়েম করবে নাকি আল্লাহ বলছেন তোমাদের কায়েম করতে এই জন্যই তো এই জায়াত লইছে এখন এই যে কর্মসূচি এটা কায়েম করতে হলে এমনি কায়েম হবে না সমাজতন্ত্র কায়েম করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে গণতন্ত্র কায়েম করার জন্য আমেরিকা আফগানিস্তানে হত্যা করছে গণতন্ত্র কায়েম করব অমুসলমান মুসলমান আল্লাহ তালার বিধান কায়েম করতে হবে নবী রসুলদেরকে সেজন্যই পাঠানো হয়েছিল অনেকে নবীওয়ালা কাজের কথা বলে নবীওয়ালা কাজ কি এবারে শুনো সুরায় সফের নয় নাম্বার আদাল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তিনি আল্লাহ যিনি নবী রসুল রসুলকে দিন হক এবং হুদেদায় দিয়ে প্রেরণ করেছেন যাতে করে এই দিনকে সমস্ত মতবাদের উপরে সমস্ত জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করা যায় সেই জন্য নবীদের মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন এই দিন কায়েম করতে গিয়ে আল্লাহর নবীকে রক্তাক্ত হতে হয়েছে দান দান শহীদ করতে হয়েছে ও মুসলমান অনেক বুজুর্গেরা বলে কয় দাওয়াত দিলি চলবে সব যদি মুসলমান হয় আর লড়াই লাগবে না নবী বুঝতে পারেন না এটা আমাকে হুজুরে ফু দিয়া ইসলাম কায়েম করে ফেলবে আসো একটু কোরআন থেকে নবীকে নিয়ে যাচাই করি আল্লাহর নবী বড় বুজুর্গ না পিসাবরা বড় বুজুর্গ কেমন বুজুর্গ দেখো কোরআন থেকে দেখি আল্লাহ তালা তার নবী সম্পর্কে বলেছেন আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজির হতে শুরু করলো কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া চারা করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ তারা নবীর এই কষ্টটা পছন্দ করলেন না ওহি নাজেল করে দিলেন ইয়া লা তুহারিক বিহি হে নবী আপনি কোরআনকে দূরত্ব মুখস্থ করার জন্য কোরআনকে তাড়াতাড়ি মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কষ্ট করে আপনার কোরআন শরীর মুখস্থ করার দরকার নাই এত কষ্ট আপনাকে আমি দিব না কি মোহাব্বত কি মায়া আল্লাহর নবী রাতের বেলায় তাহার জুদাদায় করছেন জাগ্রত থাকছেন আল্লাহ তারা বলছেন হ্যাঁ নবিয়া তো জাগার দরকার নেই আইহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা ও মুজাম্মিল কামলিওয়ালা ওঠো রাত্রে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও নিসফাহু আবিন কুসমিন হু কালিলা আউজিদ আলাইহি অরাত্তিলিল কোরআন তারতিলা অর্ধেক রাত্র অথবা একটু বেশি অথবা একটু কম ইবাদত করো ও আমার ভাইয়েরা আল্লাহ যেন বল বলতে চান আপনি যেমন সারা রাত্র তাহাজুত পড়লে খুশি হন এবাদত করলে খুশি হন আমি আল্লাহ তালা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন সুমান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী মসজিদের নবমীতে বসে আছেন কথা বলছেন এক পর্যায়ে নবীর আওয়াজের চেয়ে কোন একজন সাহাবির আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন নবীর সঙ্গে এত মোহাব্বত এত মায়া আসমান থেকে প্রতিবাদ করলেন সুরায় হুজুরত রায় নাজল হয়ে গেল লা আজিম হে ইমানদার গুন খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো তোমার জীবনের যত নামাজ রোজা হজ জাকাত ইবাদত সব বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো ধমক দিন আল্লাহ তারা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ কথা বলো না এত মায়া যে নবীর সঙ্গে এবারে জিজ্ঞেস করি আল্লাহর নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরে আছেন লোহার জামা পরে আছেন বোঝা গেল পাগড়ি পরা যেমন সুন্নাত লোহার টুপিও পরা সুন্নাত ঠিক কিনা অস্ত্র ধারণ করাও কি আল্লাহর নবীর তরবারিগুলোর নাম আছে মুসলমান জাতি আজকে ইসলামের কতগুলো নাদান দোস্ত বের হয়েছে যে ইসলামে মারামারি নাই শান্তির ধর্ম ইসলাম ওরা মেরে শেষ করে দিবে ওরা আমাদের শিশুদেরকে মারবে আমাদের ভাইদেরকে মারবে বোনদেরকে মারবে ধর্ষণ করবে এরপরেও যদি কোনো মুসলমান প্রতিবাদ করে তাহলে তাদেরকে তোমরা কালারিং করে দাও জঙ্গিবাদী সন্ত্রাসী অমুক্তবক এই চক্রান্ত শুরু হয়েছে মুসলমানদের বিরুদ্ধে আমার ভাইয়েরা আল্লাহর নবী ওদের ময়দানে লোহার টুপি পরে আছেন দুনিয়ার কাফেররা দেখলো তীর দিয়ে আঘাত করলে চলবে না তরবারির আঘাত দিলে চলবে না এই একটা কাফের সে চিন্তা করলো একটা বড় পাথর যদি মারা যায় লোকটার মাথার উপরে বসে পড়বে লোহার টুপি মাথায় পরা হাতে ঢুকে মারা যাবে এই চক্রান্ত করে যখন নবীর মাথায় পাথর মারলো নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গালে ভিতরে ঢুকে পড়লো অ মুসলমান চিন্তা করেছ কি খালি মিলাদ পড়ার মিষ্টি খাওয়া দান দান শহীদ করছে নবী কি সুন্দর মিলাদ করে কর দেয়া জঙ্গে ওহুদ মে মুস্তফা দন্দা শহীদ ये हलवा ये मिठाई हमको खाने के लिए আল্লাহর নবী দান দান শহীদ করেছেন মিঠা খাওয়ার জন্য হালুয়া খাওয়ার জন্য না মিলাদ খাওয়ার জন্য জেলাপি খাওয়ার জন্য আমার ভাইয়েরা কর دیا জঙ্গে یہود میں مصطفیٰ دندہ شہید یہ خلافت یہ شریعت ہم کو এই খিলাফত কায়েমের জন্য এই শরিয়াত কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য তিনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন সাতাইশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবীর মাথার টুপি ভেঙ্গে গালে ঢুকে গেল দাঁতে আঘাত করলো লোহার আঘাত করে দাঁত পড়ে গেল লোহা এখনো রয়ে গেছে যুদ্ধের পরে একজন সাহাবি যখন সেই লোহাটাকে বের করার জন্য দাঁতে কামড় দিয়ে টান দিল ওই সাহাবির সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেল আল্লাহর নবীর গালের থেকে লোহাটা বেরিয়ে চলে আসলো রক্ত ঝরতে আরম্ভ করলো কি অপরাধ ছিল এই নবী মোহাম্মদের সাল্লাম আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীকে যখন এই পাথরটা মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল কেন ফিরার নাই খাতির নষ্ট হয়ে গেছিল আমি আর এই লোকটা একসাথে যাচ্ছি আমাকে একটা লোকে ধরে মারলো ওনার ফিরাবার ক্ষমতা ছিল ফিরায় নাই আর ওনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে তাহলে আল্লাহ তালার ফিরাবার ক্ষমতা সত্ত্বেও ফিরান নাই কেন সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল নাকি আল্লাহ হলফ করে বলছেন না সম্পর্ক নষ্ট হয় নাই হে নবী আপনার রবের কসম করে বলছি চাষদের কসম রাতের কসম আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাইলা না আল্লাহ তারা বলছেন আমার হাসিবি তুমাং তাদু হলো জান্না ওলাম্মায়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা আল্লাহ তারা বলছেন আমা তুম তোমরা কি মনে করেছ জান্নাতে আমনি ঢুকে যাইবা আর জান্নাত পাইয়া যাইবা কিনে ফেলছো জান্নাত এত সোজা কিনা আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপরে কঠিন ভূমি দুর্ভোগ কঠিন দুর্যোগ ভীষক ভূমিকম্পের ন্যায় শত্রু আক্রমণ এবং ক্ষুধা তাদের উপর নেমে এসেছিল এমনকি স্বয়ং নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতানসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী সেই পর্যায়ে পৌঁছে গেছেন কষ্ট করেছেন এরপরে সাহায্য এসেছে বোঝা গেল আল্লাহর সাহায্য কি আমি আসবে আসবে না ময়দানে নামতে হবে ভাইরা আমার সেজন্য আল্লাহ তারা বলেছেন নিশ্চয় আল্লাহ তালা মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন কি কিনে নিয়েছেন মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বেআনাল জান্না কিসের বিনিময়ে এবারে কিসের বিনিময় হয়ে গেল এবারে মাল বিকৃত মাল কি নিজের কাছে রাখবো না হস্তান্তর করতে হবে হস্তান্তর করলে বাজারে যাওয়া লাগবে না বাজারটা কই বাজারটা আল্লাহ বলছেন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে কি করতে হবে যুদ্ধ স্থান আছে তো না কিনা নাই কোরআনের আয়াত পড়তেছে আয়াত তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে এইটা আর পরে না ওই পর্যন্ত সবাই পরে ফারাক্কার বাদ দিয়া যেমন নদীর পানি ঘুরে আর দিকে দিচ্ছে এইরকম কোরআনের আয়াত কি করে আর একদিকে ঘুরাইয়া দেয় আল্লাহ তালা মোমিনদের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এখন কি করতে আর বলে টলে না ওই বীরের দরবারে যাও নাহলে ওই ছেলে বের হোক একটা বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে লড়াই করে এবারে তারা মারে আর কি করে বোঝা গেল মারামারিও আছে কি আছে ওহুদের যুদ্ধ চলছে একজন যুবক এসে হাজির এই আমার যৌবন এ আমার বাহু এ আমার শরীরে আমার শক্তি এই আমার সুন্দর ফুটফুটে চেহারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন জান্নাত সোজা জান্নাত চলে যাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে যুবক বলল বাহ বাহ আল্লাহর হাবিব বলেন বাবা কেন বললা বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস করায় কোনো সন্দেহ আমি সেজন্য বাহাবা বলি নাই জান্নাতে যাওয়া এত সহজ আমি সেজন্য বাহাবা বলেছি ফলের ভিতরে খেজুর ছিল কয়েকটা খেজুর খেয়ে বলল এতগুলো খেজুর খেতে গেলে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে বেদুর ছুঁড়ে মারল তরবারি হাতে নিল এবারে দুশ্মনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল যেদিকে যাচ্ছে সেদিকে দুশ্মনদের লাশ করে স্তূপ করে ফেলছে পূর্ণিমার চাপ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায় ওই সাহাবি বদহুদের যুদ্ধে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন সাহাবিরা ডাক দিল যুবক ফিরে আসো আমাদের দলে চলে আসো কাফেরদের মধ্যে ঢুকে গেছো কেন যুবক বলছে আমাকে বাধা দিও না আমি ওদের ময়দানের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি আমাকে জান্নাতে যেতে যাও আমি আল্লাহর কাছে নিজেকে বিক্রয় করে দিয়েছি আনফুসাহুম তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে তারা মারে আর মরে কি করে মারামারি আছে কোরআনে কোন আয়াত পড়তেছি সোরায় তো আবার একশো এগারো শুধু পর্যন্ত না রোস্তম পারস্য সম্রাটের সেপা সালার তিন লক্ষ সৈন্য নিয়ে ময়দান অবতীর্ণ হয়েছে মুসলমানদের নেতা খালেদ বিন অলিদ ময়দানে তিরিশ হাজার নিয়ে আছেন রাতের বেলায় রোস্তমের গোয়েন্দারা গেল খালেদ বিন অলিদের তাবুতে খালেদের অলিদের তাবুতে রাতের বেলায় কান্না হচ্ছে সব তাবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে এবারে পারস্য সম্রাটের গোয়েন্দারা সিফা সাল আর রুস্তমকে বলল মুসলমানদের সঙ্গে আর যুদ্ধ করা লাগবে না ওরা ভয় পেয়ে গেছে ওদের তাবুতে কান্নার রোল পড়ে গেছে রুস্তম চিন্তা করলো যে এই সৈন্যরা ভয় পেয়ে গেছে সাথে আর কি যুদ্ধ করব। তারপরেও এক লক্ষ সৈন্য নিয়ে এসেছে দুই লাখ বেড়াকে পাঠাইল যুদ্ধ যখন শুরু হলো দেখে যে এক একজন মুসলমান যাদের সম্পর্কে বলা হয়েছিল ভয় পেয়ে গেছে ওদের শত শত হাজার হাজার সৈন্যদেরকে কচু কাতার মতো কেটে ফেলে দিচ্ছে রস্তম মল্ল বেড়াকে চলো যুদ্ধ থামাও বেড়াকে চলে গেল আবার রাত্রে বহুদর্শী কয়েকজন গোয়েন্দা পাঠাইল খালেদ বিন অলিদের তাবুতে পারি দেন এবারে যখন আবার গোয়েন্দারা ভোর রাত্রে গেল তাহাজুদের সময় দেখে প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে রিপোর্ট তো ঠিকই কান্নাকাটি করে এবার এই গোয়েন্দারা তালাশ করতে লাগলো যে আসলে কিসের কান্না এই কান্না কি আমাদের ভয়তে এবারে কান্নার ভাষা শুনতে লাগলো কান্নার ভাষা ছিল রব্বুল আলমিন আগামীকাল তোমার দিন কায়েমের জন্য আমরা যুদ্ধ অবতীর্ণ হচ্ছি তোমার নবীর সুন্নাত কায়েম করার জন্য যাচ্ছি তোমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে আমরাও সেই যুদ্ধ করতে যাচ্ছি আলামিন তুমি বলেছ তুমি জান্নাতের বিনিময়ে মমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছ অরব্বুর আলামিন আমরা তোমার কাছে আমাদেরকে বিক্রয় করে দিয়েছি আমরা কি এত পচে গেলাম যে তুমি আমাদেরকে কিনবে না আমরা কি অপরাধ করছি আমাদের মেয়ের বাড়ি করে কিনে নাও আগামীকাল যুদ্ধ করতে করতে যেন আমি শহীদ হয়ে যাই আমাকে যেন টুকরা টুকরা করে ফেলে আমাকে যেন কবর দেওয়ার প্রয়োজন না হয় আমার লাশ যেন ওরা পিছিয়ে ফেলে দেয় এবারে কান্নার ভাষা বুঝতে পারলো রুস্তমকে গিয়ে বলল গোয়েন্দারা মুসলমানরা কান্নাকাটি করে ঠিকই তবে তোমাদের ভয়তে না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখিও না জেনে রাখো মুসলমানদের তাবুর কান্না কোন মৃত্যুর ভয়তে নয় বরং তোমরা যে মৃত্যুকে ভয় করো তারা সেই মৃত্যুকে কান্নাকারি করে চাচ্ছে জেনে রাখো তোমাদের সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত প্রিয় সৈনিক খালেদের সৈনিকদের কাছে খালেদের সৈনিকের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় বাইরা আমার আজকে তো সেই রকম যুবকদের প্রয়োজন যেই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর নবীর সেই নবীওয়ালা কাজ করবে রাজা সিং আল্লাহ কঠিন এবাদত আল্লাহ তালা বলেছেন কুতিবা আলাইকুমুল কেতাল তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে খুবই অপছন্দনীয় অমুসলমান জাতি এজন্যই সুফিদের একজন বড় সুফি বড় পীর ফোজাইল এমনি আয়াজ মক্কায় থাকতেন এবাদত করতেন পানি রাখবে পানি মক্কায় থাকতেন ঠান্ডা পানি মক্কায় থাকতেন এবাদত করতেন ওই যুগে আর একজন বড় আলেম ছিলেন হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন লড়াই করছেন আবার হাদিসও পড়াচ্ছেন এই সময় ওনার ছাত্ররা বলল যে হুজুর আপনি এত কষ্ট করছেন আপনিও তো পারেন মক্কায় গিয়ে থাকতে ওই যে ফজাইল আয়াস মক্কায় থাকে এক রাকাতে লক্ষ রাকাতের সব পাওয়া যায় জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তওয়াফ করা যায় হাজরে আসাদ চুমো খাওয়া যায় মোলতাজামে এক সিনা লাগান যায় কত কাজ করা যায় আপনিও তো পারেন হজরতে আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই তখন তার এক ছাত্র মক্কায় যাচ্ছিল তার কাছে একটা চিঠি লেখলেন যে এইটা ফোজাইলকে দিও চিঠিটা শুনুন আর ইমান তাজা করুন কি চিঠি মর্দে মমিনদের চিঠি মুজাহিদের চিঠি রণাঙ্গনের চিঠি লিখছেন ওই সময়কার সবচেয়ে বড় পীর বড় বুজুর্গকে জমজমের পানিও খাচ্ছ বাইতুল্লাহ তোয়াফ বি করছ হাজরে আসোয়াদ চুমবু দিচ্ছ দামের সঙ্গে বুকো লাগাচ্ছ আর এক রাখাতে লক্ষ রাখাতের সব পাচ্ছ সব ঠিক কিন্তু যদি তুমি আমাদের এবাদত গুলো দেখতে তাহলে বিশ্বাস করতে মনে করতে আমাদের এবাদতের তুলনায় তোমার এবাদত খেলো না আর ছলো না ছাড়া কিছুই না কারণটা কি কারণ হচ্ছে দুনিয়ায় সমস্ত কাফেররা মুসলমান দেশগুলো দখল করে নিচ্ছে মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করছে পালাক্রমে ধর্ষণ করছে আর সেগুলোর জন্য তোমার কোনো খবর নাই অথচ তোমাদের সমস্ত পীরদের যিনি নেতা যখন শুনলেন ওসমানকে বন্দি করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি হোদাই বিয়ার সেই গাছের তলার থেকে বেরিয়ে আসলেন তাবুর থেকে বের হয়ে ডাক দিলেন ইয়া সাহাবার সাজারা ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা কোথায় তোমরা বেরিয়ে আসো আমি শুনতে পেলাম আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে হোদাইবিয়ার কাহিনী জানেন না আল্লাহর নবী ওমরা করতে এসেছিলেন হোদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হলেন মক্কার কাফেররা বাধা দিল আল্লাহর নবী এই বায়াতের এখানে সূত্র আছে বায়াত যে কয় না বায়াত আছে বায়াত আছে আমি ওকে বায়াত আছে দেখেন না কেমনে আছে আল্লাহর নবী বললেন ওসমান তুমি মক্কার লোকদের কাছে চলে যাও মক্কার লোকদের কাছে তোমার জনপ্রিয়তা আছে মক্কার লোকদের কাছে ওসমান বড় প্রিয় লোক ছিল আমরা যেমন বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য থাবরাইয়ার কবিতা বলি না মক্কার লোকেরা কবিতা পড়ত ওসমানকে দিয়ে ও হেব্বু কাওয়ার রহমান হব্বা কোরাইশেন ওসমান ও হেব্বু কাওয়ার রহমান হব্বা কোরাইশেন ওসমান ও বাচ্চা তোমাকে আমি ভালোবাসি ওরকম যেরকম কোরাইশা ওসমানকে ভালোবাসে ওসমান এত জনপ্রিয় ছিলেন সেজন্য আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা মারামারি করতে আসি নাই আমরা এহেরাম পরিহিত অবস্থায় আছি আমরা করতে এসেছি মক্কার লোকেরা ওসমানকে আটকে দিল আর খবর ছড়াইয়া দিল আল্লাহ নবীর তাবুতে ওসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় মমিনরা প্রতিক্রিয়া করলে সব ভয় পেয়ে যায় ঠিক কিনা ওই যে এক রাখাল সারাদিন ধান কেটে সন্ধ্যা হয়ে গেছে এখন ধানের আটি বাঁধার জন্য রশি শেষ হয়ে গেছে একটা সাপ ওখানে ছিল এই সাপের কাম করছে এক পিস সাপ পিস সাপের কাজ কি জজবা নষ্ট করে দেওয়া ওই সাপ গেছিল এক পীরের কাছে মরি দইতে তো পীর সাপ কইল দেখো তোমরা সাপ এই ফোস ফাঁস করো যে হাত করো এই সব আমি মুরিদ বানাই না তো সাফে বললো না ঠিক আছে আমি আর জেহাদ করবো না কাউকে দংশন করবো না আমারে মুরিদ বানান মুরিদ বানাইলো পীর সাহেবারে ছয় লতিফার জিকির শিখিয়ে দিল এবারে সাপ ধান খেতে গিয়ে ছয় লতিফার জিকির করে হু হু হু হু জিকির করে না কোন ভাষা আছে কিছু আবার সে পাশান পাশ জিকির আছে না এরকম হাফসে দম আরে জিকির কত রকম জানলে শয়তান কত রকম জিকির শিখেছে আল্লাহ নবী শিখায় নাই যাই হোক এই জিকির শিখাই দিল সাপে গোখর সাপ কি বিষাক্ত সাপ দেশের কাম শেষ করে বিশ্বাস ওরে ফালাই দেশে জিকির করবি আর কামড়াতে পারবি কাউকে কৃষক যখন দেখলো রশি আর নাই ওই পাইছে রশি একটা ওরে দিয়ে ধান আটটি বানছে ভালো করে সাপে মনে মনে কয় বেটা যদি পীর সাহেবের সবক না থাকতো মুরিদ না হইতাম তাহলে বুঝতি আমি কেমন রসি তো একেবারে শেষ করিতাম যাই হোক সাপে আর কিছু বলল না কৃষক মোরাইয়া রশি বেঁধে বাড়ি নিয়ে গিয়ে ধানের খুলে রশিটা ফেলে দিল সাপ মোড়াইতে মোড়াইতে গেছে বিশ্বাসের বাড়ি হুজুর আপনার কাছে মুড়ি দই আমার ঘাড় মাথা সব ভেঙে গেছে কিরি বেটা জিকির কেমনি করছো বেশি জরব লাগাইছো নাকি যেন এই কেমন ইল্লা কি মারে এরকম জরফ লাগাইছে সাহাবারা কোন ইতিহাস আছে যাই হোক কেমনে জরফ লাগাইলি সব খুলে বলল তখন বিশ্বাস বলল আরে বেটা তোকে আমি বলেছিলাম দংশন করবি না ফোস করতে করি নাই ওই কৃষক যখন তোকে রশি মনে করে ধরল তখন যদি একটা ফোস করতি দেখতি কৃষক তিন লাভ দিয়ে দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগর পরে দিয়ে মস্কোতে গিয়ে অথবা আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে তারপরে ছত্রিশ হাজার ফুট উপরে বসতে হবে ঠিক কিনা বুস দিয়ে বসে না উপরে ভাইরা আমার একটু ফোস করালি মুসলমান আবার এই দেশে তিন লক্ষ মসজিদ তিন লাখ ইমাম তো আছে মসজিদ আছে মাদ্রাসা হাজার হাজার আছে শিক্ষক ছাত্র আছে সব মিলে যদি একজন ইমামের নেতৃত্বে বায়াত দিত আর বলতো আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যত দিনে কোরআনকে সংবিধান পাব না এই দেশে আর আর কোনদিন থাকতে পারে কিন্তু দলে দলে বিভক্তে বায়াত চলে গেছে বায়াত দেখুন আমার ভাইয়েরা আল্লাহর নবী ওসমানকে পাঠাইলো মক্কার লোকেরা পরীক্ষা দেখলো দেখি মুসলমান ফোস করে কিনা এবারে খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে ইচ্ছা করে খবরটা দিয়েছিল আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল আল্লাহর নবী তখন আর বসে থাকেন নাই তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে ওসমানকে কি আসলে হত্যা করা হয়েছিল যারা বলে নবী গায়েব জানে তাদের অবস্থা কি বেটা আল্লাহ জানাইলে নবী জানে অলি জানে না জানে কেউ জানে ঠিক না আকিদা পরিষ্কার রাখো আগে বিয়ে করো তারপরে মদত করো আল্লাহর নবী বললেন আমার ওসমানকে হত্যা করা হয়েছে ও আমার সাহাবিরা কে কে আছো আসো আল্লাহ নবী হাত রেখে দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে বয়াত করো যতক্ষণ পর্যন্ত হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব নতুবা সকলে শহীদ হয়ে যাব কে কে রাজি আছো হাত রাখো চোদ্দশো হাত পর্যায়ক্রমে আল্লাহ নবীর হাতের উপরে লেগে গেল আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতে রাখলেন আর বললেন এটা ওসমানের হাত যেন সেও এই বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল মক্কায় খবর পৌঁছে গেল ফোসের খবর এবারে মক্কার লোকেরা বুঝতে পারলো এইদেরকে সাথে যুদ্ধ করা দরকার নাই এবারে সন্ধির জন্য তারা সুর নরম করে দিল অ মুসলমান জাতি আল্লাহর নবী বায়াত নিয়েছেন বায়াত তো পাওয়া গেল একজন মুসলমানের জন্য আল্লাহর নবী বায়াত দিলেন নিজের জীবন কোরবান করার জন্য শপথ নিলেন চোদ্দশো সাহাবের জীবনের জন্য শপথ নিলেন একজন মমিনের কি দাম আজকে হাজার ওসমান জেলখানায় আছে গোয়ান্তা নাম বে কারাগারে সেই দেখো আবু গরিব কারাগারে যুবকদের কিভাবে নির্যাতন করা হচ্ছে কিভাবে ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকা যিনি একশো সাতাইশটা ডিগ্রি যিনি নির্ধারণ করেছেন হাফেজে কোরআন ওই মহিলাকে কিভাবে নির্যাতন করেছে পত্র পত্রিকা দেখেছ ইন্টারনেটে আছে কিভাবে আমাদের বোন ফাতেমাকে ধর্ষণ করেছে তার চিত্র তোমরা দেখেছ এরপরেও কোনো বায়াত নাই বায়াত তো আছে কেই বায়াত এখন আছে কিনা আজকে যদি পুরা দুনিয়ায় খ্রিস্টানরা নিয়ে গেছে সব ওরা একজন পোপ আছে ওদের গোড়া গোটা দুনিয়ার খ্রিস্টানদের একটা পোপ মরলে সব গিয়ে হাজির হয় আবার একটা পোপ বানায় এটা ছিল মুসলিমদের একজন লিডার থাকবে খলিফা থাকবে সেইটাকে ধ্বংস করে দিয়েছে আজকে যদি একজন খলিফা থাকতো আর একটা বায়াত হইতো সেই দিনের মতো তাহলে এই কাফেররা আমাদের বন্ধেরকে ধর্ষণ করতে পারত ভাইরা আমার আজকে সে বায়াত চলে গেল এইটার নাম বায়াত বায়াত তো আছে কোরআনে কোরআন আল্লাহ তা বলছেন আনিল আল্লাহ তালা মোমিনদের প্রতি রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল জরে বলুন সুবাহ আল্লাহ শুধু আপনার হাতের উপরে মমিনদের হাত ছিল তাই না তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ তালা নিজের হাত দিয়েছিলেন বলেন আল্লাহ বয়াত তো আছে কিন্তু কিসের বয়াত শোনো বুখারিতে আছে আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বয়াত করেছি কিসের জন্য মরিদ বানাবার জন্য বয়াত তো আল্লাহর নবীও নিলেন আর তোমাদের পিসাবরাও তো বয়াত নেয় কি সুন্দর বয়াত দেখো লেখছে বয়াত কে মাইনে সব্বুরি বাতুন সে আর সব্বুরি ইলা মুসে উপর হাত ফকির লকির এই ফকির হাকিরের বয়ান কোন কিতাবে আছে উপর হাত ফকির অমুককে নাম বলে তারপরে ঠিক পেবেন এই জন্য নামটা বলে যাচ্ছে নাম বলে বুঝবেন যে এটা কার বই থেকে পড়তেছি বায়াত কামাইনে উপর হাত ফকির অমুককে তরিকায় চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া আয় মেরে আল্লাহ মুজকো এস তরিকা কে নিয়ামত কো নসিব কর তরিকার নিয়ামত চায় কেতাবের নাম ভেদে মারে ফাত কেতাবের নাম কি ভেদে মারেফাত কোন জায়গার ছাপা কি সব লেখা আছে আমার নিজের না এখন বলে এই বই ওনাদের কিনা জানা নাই না পাইলে গিয়া দেখো চকবাজার ঢাকা আলে সাহাব প্রকাশনী ওইখানে নতুন করে ছাপাইছে উস্তরি কাকে পি মেরে কে আয় মেরে মাওলা এস তরিকা কে নিয়ামত কো নসিব কর তরিকার নিয়ামত চাইতেছে না আল্লাহর কাছে ইসলামের নিয়ামত চাবো মেসকাতের বাবলে মারাওয়াল কাজা আল্লাহ রসুল বলেছেন যদি একসাথে দুইজনে বায়াত নেয় এক খলিফা আছে আর এক খলিফা গজায় দ্বিতীয়টারে কতল করে ফেলো যে কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো একজন খলিফা আর কোন খলিফা ছিল এবারে আবু বকরের পরে অমর বিন খত্তাব রাজি আল্লাহ তালান হো অর্ধ জাহানের খলিফা বয়াত দিছেন কাকে অমর কে আর কোন খলিফা আছে অমরের পরে ওসমান ওসমানের পরে আলী এরপরে যখন একদিকে হাসান একদিকে মাহাবিয়া তখন ওই হাদিস চলে আসলো একজনের কতল করো যুদ্ধ শুরু হয়ে গেল শেষ পর্যন্ত সমঝোতা হলো হাসান নিজে ছেড়ে দিলেন আমির মহাবিয়া খলিফা হলেন এরপরে আবার এজিদ আসলো ইমাম হুসাইন মানলেন না দুই খলিফা চলে আসলো আবার মারামারি শুরু হলো ইমাম হোসাইন শাহাদত বরণ করলেন গোটা পরিবার সহ শহীদ হয়ে গেলেন আশুরা আমার রাত্র এই রাত্র আগামীকাল না দশ তারিখ মহরমের ও আমার ভাইয়েরা মহরমের মাসে আসলে আল্লাহ নবী তো রোজা রাখতেন আগের থেকেই এটা কোন হোসাইনের কারণে না অনেকে মনে করে ইমাম হোসাইনের কারণে আসুর আর রোজা না এটা ভুল কথা আসুর আর রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগেই ছিল এরপরে যখন রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ নবী বলেছেন যে এখন তোমরা আসুর আর রোজা রাখো আর না রাখতেও পারো ফরজ না সাহবাইকরাম বলেন ইয়া রাসুল আল্লাহে এই দিন তো ইহুদি ইহুদিরাও রোজা রাখে আল্লাহ নবী বললেন তাহলে তোমরা ওদের বিরোধিতা করো ওদের সাথে আশুরার দিন রোজা রাখবা কিন্তু একদিন আগে আর একদিন পরে দুইটা রোজা মিলাইয়া রাখো অমুসলমান আজকে রোজা রাখো অসুবিধা নাই রোজা রাখার কথা আছে মনে পড়লো বলে দিলাম এবারে আসো এই আশুরার দিনে শিক্ষা নিতে চাইলে কি আছে এমাম হোসাইন রাজি আল্লাহ ইচ্ছে করলে উনি পীর হয়ে যাইতে পারতেন না উনি পীর হন নাই এজিদের বয়াত চলবে ওনারটাও চলবে তা হতে পারে না বায়াত নেবে একজনে হয়তো এজিদ নইলে হোসাইন দুইটা চলতে পারে না এবারে যুদ্ধ করলেন তবু আত্মসমর্পণ করে নাই কতল করে না হয়তো করলে আশে কে দিলদার কো हम शिकायत जा करेंगे कातबे तकदीर को ये बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बज में जहां में কায়েঙ্গে ইয়া খুন মে নাহা কর দম লেঙ্গে আল্লাহর নবী বয়াত নিলেন ও মুসলমান এই বয়াতের আওয়াজ যখন চলে গেল মক্কার লোকেরা সন্ধি করলো তাই একজন মমিনের দামটা কি দেখো আব্দুল্লাহ বিন মুবারক তাই বলেছেন ইয়া আবেদাল হারামাইন লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে তোমার ইবাদত গুলো আমাদের তুলনায় দুনিয়ায় খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না আল্লাহর নবী একজনের জন্য মৃত্যুর শপথ নিলেন আর তুমি লক্ষ লক্ষ মুসলমানদের দুর্দশা দেখে কাবায় বসে আছো খানকায় বসে আছো দরগায় বসে আছো আর বিভিন্ন তরিকার সবক দিচ্ছ من كان يخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضبوا তুমি যখন এবাদত করতে বসো এবাদত করতে জজবা আসে তোমার এবাদত করতে করতে তোমার চোখের পানিতে তোমার গাল ভিজে যায় ভালো কথা চোখের পানি ভালো জিনিস কিন্তু জেনে রাখো আমরা যখন এবাদত করতে করতে জজবায় আসি তখন চোখের পানি দিয়ে নয় মান কানা ইয়াখজিবু কদ্দাহু বিদুময়ি আমাদের মাথার রক্ত দিয়ে আমাদের দাঁতের রক্ত দিয়ে আমাদের শরীরের ক্ষত বিক্ষত রক্ত দিয়ে আমাদের দেহ লাল হয়ে যায় বলুন সুহান আল্লাহ আতিয়াবু তুমি যখন এবাদত করতে বসো তখন তুমি পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে বসো আর আতর গোলাপ লাগাও আর কত খাদেম তোমার শরীর টিপে বাতাস করে তা আবার ছোট মোটো পাখানা তালের পাখা বিশাল আকারের পাখা যেমন যত বড় পীর তত বড় পাখা বাইরা আমার তুমি যখন এবাদত করতে বসরি হল আবির লাকুম ওয়ানাহানু আবিরুনা রাহাজুসানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু যুদ্ধ আমাদের আতর শুনে রাখো যুদ্ধের ময়দানের গোড়ার খুঁড়ের আঘাতে অগ্নিস্ফুলিন্দুবের হয় সেইটা আর ধুলাবালু হচ্ছে আমাদের আতর জেনে রাখো তুমি যত বড় বুজুর্গ আর পীর হও না কেন তুমি যখন মরে যাবে তোমার কাপড় চুবর গুলো খুলে দেওয়া হবে কারণ তুমি মরে গেছ তোমাকে গোসল দেওয়া হবে তোমাকে ধুলাবালু পরিষ্কার করবে সাবান দেওয়া হবে আর আমার অবস্থা শুনো আমি যখন মরে যাব আমার কাপড়ও খোলা হবে না আমাকে সাবান দেওয়া হবে না গোসল দেওয়া হবে না শহীদদের গোসল আছে কেন নাই আল্লাহর নবী বলেছেন ওই শহীদদেরকে ওই রকম দাফন করো কেমতের মাঠে যখন তারা উঠবে তাদের জখমগুলো তাজা হয়ে যাবে দামান রক্তগুলো আবার তাজা হয়ে ঝরতে থাকবে লাউনহু লাউনুদ্দম রিহুল মিসকে রংটা হবে রক্তের রং গ্রানটা হবে কিসের মেশকম্বরের ঘ্রাণ হবে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে কারণ তুমি একজন জগৎ বিখ্যাত পীর সাপ লক্ষ লক্ষ মুরিদ আছে কিন্তু জেনে রাখো আমি যখন শহীদ হব আমার কোনো জানাজায় বেশি লোক আসবে না কারণ মৃত্যুর ভয় আছে তবে জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে কারণ তুমি মরে গেছো আমার জানাজায় লোকের দরকার নাই কারণ আমি শহীদ আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত এই কারণে বোখারের হাদিস আল্লাহর নবীর থেকে বর্ণিত আল্লাহ নবী বাবু তামান্না শাহাদা শাহাদাতের আকাঙ্ক্ষা নামক একটা আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল নিজে বলেন আমার ইচ্ছে হয় আমার মনে চাই ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই কে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বোঝা গেল শহীদদের মর্যাদা আছে কিনা যত বড় বুজুর্গ হোক জান্নাতে একবার গেলে আর দুনিয়ায় আসতে চাইবে না কিন্তু একমাত্র শহীদ হাদিসে বলা হয়েছে আল্লাহ তারা বলবেন চাও আমার কাছে চাও বলবে আল্লাহ সবই তো তুমি দিয়েছ আর কি চাবো না তারপরেও চাও এবারে শহীদরা বলবে আল্লাহ আজকে যদি চাইতেই হয় তাহলে একটা জিনিস চাই আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও আমরা তোমার দিনের জন্য যুদ্ধ করতে করতে আমাদের জীবনটা আবার কোরবান করে আসি যারা বলেন সুভার আল্লাহ সেজন্যই আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তারা ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে কাদের বিক্রেতাকে মিনাল মোমিনা কি ক্রয় করেছেন পণ্যটা কি আনফুসাহম মমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে বেআন্নালাহমুল জান্নাত জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় লড়াই করে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা মারে আর মরে এবারে চিন্তা করো জমি কিনতে গেলে দলিল চাষ করে মানুষ কয় যুগের দলিল চাষ করে তিন যুগের এস কি আর এস সি এস কি আছে না মানে ব্রিটিশ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল বাংলাদেশ আমাদের দলিল ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে জমি ঠিক আছে আল্লাহ তারাও তিন যুগের দলিল পেশ করেছেন এই অঙ্গীকার আল্লাহ করেছেন তাওরাতে তৃতীয় যুগ ব্রিটিশ আমল ওয়াল ইঞ্জিলে আমাদের নবীর আগের যুগ পাকিস্তান আমল ইসাল্লাহ সালামের যুগ ওয়াল কোরআন এবং কোরআনে ওয়াদা করেছেন আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো সুতরাং যুবকেরা মোমিনরা আজকে যারা আল্লাহর কাছে নিজের জীবনকে বিক্রয় করলা যান মালকে বিক্রয় করে দিয়েছ ডায়াবেটিস হয়ে পচা গলা মরা কিডনি পচে মরে প্যারালাইসিস হয়ে মরে মরতে তো হবেই সেই মরণটা যদি কার জন্য হয় এর চেয়ে পাওনা কিছু আছে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো ব্যবসা করেছ ঠকনাই ঠকনাই জিতেছ আনন্দিত হও আজিম এটাই হচ্ছে মহান সফলতা এবারে বিক্রয় হয়ে গেল পসা মাছ কেউ কেনে আল্লাহ কি পচা ইমানদারদের জানমাল কিনবে এই জন্য মোমিনদের কোয়ালিটি কি হবে এর পরের আয়াতে সুরায় আল তোবার একশো বারো নম্বর আয়াতে নয়টা গুণ বলছি কয়টা গুণ ভয় পাইয়ে না আজকে আর এই নিয়ে আলোচনা করবো না খালি নামগুলো বললি নয়টা কোয়ালিটি আল্লাহ মোমিনদের জানমাল ক্রয় করেছেন কিন্তু সেরেক যুক্ত বেদাত যুক্ত কোন পীরের মুরিদ মাজারওয়ালা খানকাওয়ালা দরগাওয়ালা এইগুলো না বরং যারা সব কিছু বর্জন করে পিওর আল্লাহর কাছে নিজের জানমাল বিক্রয় করে দেয় কোনো ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে ডাকে আল্লাহ তারা সেই রকম মোমিনদের জানমাল ক্রয় করেন এজন্য নয়টা কোয়ালিটি বরং কয়টা কোয়ালিটি আল্লাহ কোনো পচা মাল কেনেন না এই জন্য কোন মমিনদের জানমাল ক্রয় করেছেন আল্লাহ বলছেন আমি ব্যাখ্যায় যাবার শুধু নামগুলো বলে দিচ্ছি আর তাইবুন আল্লাহ আবিদুন আলহামিদুন আসাইহুন আর রাকিউন আসাজিদুন আল আবিল বিল মারুফ ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ কয়টা হয়েছে নয়টা হয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন এই গুণ যারা অর্জন করেছে ওই রকম মমিনদের যান মালাল্লাহ ক্রয় করেছেন এবারে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন জোরে বলেন আমিন আল্লাহ সুহান ও তারা আমাদের সকলকে যা বলা হলো সেগুলো আমল করার তৌফিক দান করে আমিন এই মাহফিলকে সফল করার জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এই পর্যন্ত অংশগ্রহণ করে বিভিন্ন দূরদরাজ থেকে এসেছেন আল্লাহ তালা সকলকে এই মাহফিল রুসিলায় নাজাতের ফয়সলা করে দেন জোরে বলেন আমিন যে সমস্ত মা বোনরা এসেছেন আল্লাহ তালা তাদেরকেও কবুল করেন আমিন যে সমস্ত মুরব্বীরা এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আল্লাহ তারা তাদের কবুল করেন বললেন আমিন ভাইরা আমার অনেক সময় হয়ে গেছে আজকে আর কি প্রশ্ন উত্তরের পরে আর বাংলাদেশের কোন কোন স্থানে সৌদি আরবের সাথে ঈদের সালাদ আদায় হয় আবার কোন কোন স্থানে পরের দিন আদায় করা হয় কোরআন হাদিস থেকে আমি এই বিষয়ে আজকে আলোচনা করে আজকে উত্তর দিচ্ছি না এটা ভিন্ন সভায় যাওয়ার সুযোগ হয় নতুবা এই বিষয়ে আমার লেকচার ইন্টারনেটে আছে মাজাহাব কি ও কেন এই লেকচারে বিস্তারিত আলোচনা আছে উপরে আপনারা শুনে নেবেন সেখানে ইন্টারনেটে ঠিকানা জানা আছে জুমুয়ার খুদ্া ডট কম অত আমার নাম লেখে জসিমদ্দিন মুফতি জসিমুদ্দিন রহমানি লিখে গুগলে সার্চ দেন আমার নাম চলে আসবে ওখানে পেয়ে যাবেন কাজে এই উত্তর দিতে অনেক সময় লাগবে তারপরে আছে আল্লাহ রসুল কিসের তৈরি নূরের নাকি মাটির তৈরি জানিয়ে বাধিত করিবেন আল্লাহ রসুল যেহেতু মানুষ মানুষ মাটির তৈরি রসুলও মাটির তৈরি নূরের তৈরি ফেরেস তারা আগুনের তৈরি আজিনেরা কাজে আল্লাহ রসুল সাল্লাম মাটির তৈরি ওইটাই ঠিক ওদের মান্ত কোরআন এটা আছে বহু দলিল আছে আমার বইতে দলিল দেওয়া আছে লাভ নাই একটা প্রশ্ন উত্তর আমি দিতেছি সেটা হচ্ছে আমি একজন ছাত্র দুই সালের এসএসসি পরীক্ষার্থী আমরা সবাই ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে চিনি এবং মনে করা হয় যে তিনি হলেন বিশ্বের মধ্যে জ্ঞানের মালিক কিন্তু আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ বলেন আমি হলাম জ্ঞানের শহর আলী হলো আর তার দরজা এক্ষেত্রে কে সবচেয়ে বেশি জ্ঞানী জ্ঞানের মালিক আপনি ঠিকই জানেন আল্লাহ রসুল সাল্লামের সবচেয়ে বড় এলএম রাখেন নবীদের তুলনায় কারো এলএম হতে পারে না কাজে হিন্দুদের এই যে আমাদের কতগুলো প্রচার আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে কথা কথা বলি এইটা বললে মহাশুদ্ধ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আরে মহাভারত অশুদ্ধই এই ছবি তুলবেন না ছবি তোলা জাহেজ নাই কাজে ছবি তোলা দরকার নাই আমার লেকচার সব অডিও আচ্ছা ছবি তোলা কোন দরকার নাই এগুলো জাহেজ নাই হাদিসে বলা আছে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি শাস্তি হবে যারা ছবি তোলে এদের আর অন্য অন্য যে প্রশ্নগুলো ফেকার যদি মাস থাকবে আপনি দেখা করবেন আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তবে দান করেন সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহান হামদিকা আসাদু আল্লাহ আস্তাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمة